ওই কথা বলবো না একজনেও নবাবজাদা রাসুল্লাহ খানেরা মোবাইলে তোমাদের হয়েছে কি অফিসার তোমরা কে কথা বলার অনুমতি ওখানে ছয়তালি করবা সভা করবা না মোবাইল বন্ধ করো একটা কথা চলবে না খান মোবাইলে কথা বলতে হবে কি জরুরি কাজ তোমাদের কি এমার্জেন্সি পড়েছে কোথাকার মন্ত্রী তুমি আদব আখলাক শিখনি তোমাদেরকে আদব আখলাক শেখায়নি ভদ্রতা শেখায়নি সারা দেশ ঘুরি এত ব্য- بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কথা না এটা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাঙ্গুরি যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল যা অনুষ্ঠিত হচ্ছে আজ চব্বিশে জানুয়ারি রোজ জুমাবার বাঙ্গুরি দাখেল মাদ্রাসা প্রাঙ্গণে এর সম্মানিত সভাপতি সাহেব এবং কোরআন তেলাওয়াত করছেন যিনি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন কারি সাইদুর রহমান সাইদি আমার আগে একাধিক বক্তব্য রেখেছেন তার মধ্যে থাকলাম শেখ সাইফুল ইসলাম বিন হাবিউর রহমান দূর সম্পর্কে আত্মীয় হয় আমার তাওই সাহেব মৌলানা রমাদান আলী প্রিন্সিপাল আপনারা সবাই তাকে চিনেন ওই সূত্রে সাইফুল যাতে ভাই আত্মীয় হয় এখানে আমার নাতি ধান দেখে ভাগ্নিল করেন নাতি রফিক হাদিউজ্জামান ভাতিজা ওরা এখানে আপনাদের আশপাশে মাদ্রাসায় শিক্ষকতা করেন এই মাসে শিক্ষকতা করে এবং যারা এই মাহবিলকে বাস্তবায়নের জন্য হাটনি খাটনি করেছে দৌহিক কায়িক অর্থনৈতিক মানসিক সহযোগিতা দিয়েছেন এবং দূর থেকে আগত নিকট থেকে সমবেত সর্বশ্রেণীর নারী ও পুরুষ শ্রোতৃমণ্ডলী শেখ সাইফুল ইসলাম সুদীর্ঘ সময় পর্যন্ত বিশুদ্ধ আকেদা এবং আমলের উপরে আলোচনা রাখছিলাম আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতকে কেন্দ্র করে আমি আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে সামান্য কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ ও দুটি কথা বলে গেছে সেই আকিদা এবং সুন্নতরিকায় আমল এবাদত কবুল হওয়ার জন্য মূলত দুটি শর্ত তার সাথে অন্যান্যগুলা সংযুক্ত ওমা ইনসা ওয়াল ইল্লা ভুল পড়লাম নাকি ওমা ইনসা ইল্লা রাতকে রাত জাগতে হয় ঘুমের সুযোগ হয় না কাজে মাথা অনেক সময় কাজ করে না বক্তৃতা দাঁড়ানোর পরে গতি এসে যায় কিন্তু ব্রেন থাকে অকেজ আমি জিনকে এবং ইনসানকে শুধুমাত্র আমার এবাদতের জন্য দাসত্বের জন্য সৃষ্টি করেছে এবাদত কবুল হওয়ার দুটি শর্ত এটি হলো এখলাস আরেকটি হল সুন্নত তরিকা অনুযায়ী এবাদতটা হওয়া এখলাস বলতে বিশুদ্ধ নিয়ত ইন্নামাল আমাল বিন নিজাত আমলের মূল ভিত্তি হল নিয়াত বিশুদ্ধ নিয়ত সাহি নিয়ত অন্তরের শুদ্ধ সংকল্প এগুলা হলো এক নম্বর দুই নম্বর হলো শুদ্ধ তরিকা শুদ্ধ পদ্ধতি সুন্নত অনুযায়ী আমলটা হচ্ছে কিনা নিয়ত শুদ্ধ পদ্ধতি ভুল কবুল হবে কি হবে না হবে না না পদ্ধতি ঠিক আছে নিয়তে গলত হবে না নিয়তেও ভুল পদ্ধতিও ভুল সেটা আমাদের কয়টা গোল পাওয়া যাবে অঙ্ক গণিতিক গাণিতিকরা বলেন আমি অঙ্ক বুঝি না প্লাসের সাথে মাইনাস হলে কি হয় মাইনাস মাইনাসের সাথে মাইনাস হলে কি হয় নিয়ত ভালো শুদ্ধ তরিকা মাইনাস কবুল হবে না শুদ্ধ তরিকা নিয়ত খারাপ কবুল হবে কে হবে না হবে না নিয়ত খারাপ পদ্ধতি ভুল কবুল হবে কে হবে না তিনটা জিনিস মাথায় রাখবেন এবাদত হল গায়াত অত্যাদাল্লুন বিনয় প্রকাশ করা আনুগত্য প্রকাশ করা হুকুম মানার জন্য প্রস্তুত থাকা মাথা নত করার জন্য রেডি থাকা ঠায় দাঁড়িয়ে থাকার জন্য প্রস্তুত থাকা মাথা আল্লাহর জন্য মাটিতে লাগিয়ে দেওয়ার জন্য রেডি থাকা আল্লাহর পক্ষ থেকে যার নির্দেশ তা মানার জন্য প্রস্তুত থাকা এটার নাম কি এ এবাদাত নিয়তের জায়গা কোনটা নিয়তের জায়গা কোনটা বলেন নিয়তের জায়গা হলো আত্মা মাহাল্লুহাল কাল্ব নিয়ত হল আত্মার দৃঢ় সংকল্প সেটা হলো নিয়ত নিয়ত করার বিষয় না পড়ার বিষয় নিয়ত করার বিষয় না পড়ার বিষয় করার বিষয় তওবা করার বিষয় না পড়ার বিষয় তওবা করার বিষয় তওবা পড়ার বিষয় নয় যদি না জানা থাকে আলিমুল আমারা শিখিয়ে দিবেন সেটা অন্য বিষয় কিন্তু তব হলো মূলত করার বিষয় পড়ার বিষয় নয় নিয়ত হলো করার বিষয় পড়ার বিষয় নয় এখন সালাতের আগে যদি আপনি সালাতে জোহরে তাই না তারপরে মোতাবাজ ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহ আকবর একতাদাই তো বেহাদ ইমাম এটা নিয়ত না একটা বানানো গদ এই বানাউটি গদ সুন্নত না বেদাত এই বেদাত দিয়া যদি আপনি সালাদ শুরু করেন বেদাতির সালাদ কবুল হয় কি হয় না এইটাই হলো আমাদের আলোচ্য বিষয় নিয়ত হলো মনের বিষয় আপনি যখন মসজিদের দিকে যাচ্ছেন ঘর থেকে উজু করেছেন বা মসজিদে উজু করেছেন মসজিদে ঢুকেছেন কি করতে গেছেন সালাত আদায় করতে গেছেন এখন আবার নতুন করে কানের মধ্যে ধরে বলতে হবে নাকি এই সেই বলতে হবে আল্লাহ জানেন না আর আপনি জানেন না আপনি কি কারণে মসজিদের মধ্যে অজু করে ঢুকেছেন সম্মানিত উপস্থিত এটা হলো নিয়ত নিয়ত হলো মনের বিষয় পড়ার বিষয় নয় নিয়ত হল করার বিষয় সেদিন আক্রমণ জামান সাহেব বক্তৃতা করতেছিলেন যে আল্লাহ বাঁচাই দিছে যে ব্যক্তি নিয়ত বানাইছে সে লোকটা যথাসময় মারা গেছে না হলে প্রত্যেক আমলের জন্য একটা করে নিয়ত বানাইতো কোরআনের একশো চোদ্দটা সুরা আছে প্রত্যেক সুরা পাঠের জন্য আলাদা আলাদা করে একটা নিয়ত বানাইতো না নাওয়াইতো আকরা সুরাত আল ফাতেহা নাওয়াইতো আকরা সুরাত আল বাকারা নাওয়াইতো আকরা সুরাত আল ইমরান তার আয়াত কত সংখ্যা এই নয়া নাওয়াইতো নাওয়াইতো নাওয়াইতো নাওয়াইতো পড়তে পড়তে মানুষের জীবন যাইতো কোন এবাদতি করতে পারতো না আল্লাহ পাক সময় মতো নিয়ে গেছেন তারও বাঁচাইছে আল্লাহ আমাদেরকেও বাঁচাইছে সম্মানিত উপস্থিতি এবাদত হল আল্লাহর জন্য নত হওয়া আল্লাহর জন্য বিনয়ী হওয়া আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করা আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া আল্লাহর জন্য রুকু করা আল্লাহর জন্য সজিদা করা এই হলো একটা দিক একনিষ্ঠ ভাবে ওমা উমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলেসিনা লাহুদ্দিনা حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة তাদেরকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে মুখলেসিন আলাহুদ্দিন তার একার জন্যই এখলাসের সাথে অন্য কাউকে শরিক না করে বিভ্রান্তিকর পদ্ধতি অবলম্বন না করে তারা সালাত করবে তারা জাকাত দেবে দালিকা দিনুল কাইয়েমা আর এটাই হল সুদৃঢ় দিন বলিষ্ঠ দিন সত্য দিন শুদ্ধ দিন এবং শক্ত দিন সম্মানিত উপস্থিতি একভাবে একাগ্র ভাবে আল্লাহর এবাদতে আল্লাহর এবাদতের মধ্যে কারো শরিক চলবে কি চলবে না আল্লাহর এবাদতের মধ্যে কোন শরিক চলবে কাউকে সেইটা আমি আপনাদের সামনে ও হেডলাইন দিয়ে গেছে সাইফুল আমি আপনাদের সামনে আর একটু বিস্তারিত বিবরণ দিয়ে যাচ্ছি আপনি এবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবেন না শরিক যদি করেন তাহলে আপনার এবাদত কবুল হবে না শিরেকের দোষে আপনি দুষ্ট হয়ে পড়বেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না কয়টা জায়গায় কোন জায়গাতেই না এক নম্বর হল আল্লাহ রুবুবিয়াত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তিনি কে রব রব্বুল আলামিন তিনি আলামিনের রব রব অর্থ কি রব অর্থ কি সব জায়গায় এই জবাবটা পাই আল্লাহ বলছেন আমার পরিচয় হলো আমি রব্বুল আলামিন আর আপনারা বলছেন রব অর্থ আল্লাহ আল্লাহ হলো ইসমে জাত আল্লাহ হলো বিশেষ্য আল্লাহ এটা গুণবাচক নাম নয় এটা হলো তার বিশেষ সুনাম এটা হলো তার নাউন এটা তার প্রপার নাউন আর বাকি যত নিরানব্বইটা নাম আছে রাহমান রাহিম গাফার সাত্তার আলিম হাকিম হাই কাইম নিরানব্বইটা নাম যত আছে সব আল্লাহর গুণবাচক নাম ওটা হলো তার বিশেষণ জ্ঞাপক নাম সেগুলা তার বিশেষ নয় বুঝতে পারছেন আচ্ছা বুঝতে পারেন নাই আমি ধীর স্থির ভাবে কথা নিয়ে আসছি আপনাদের সামনে আল্লাহ হলেন রব আল্লাহর একটা গুণবাচক নাম কি রব কিসের রব রব মানে হলো সৃষ্টিকর্তা রব মানে হলো জীবনদাতা রব মানে হলেন মৃত্যুদাতা রব মানে হলেন সৃষ্টিকর্তা রব মানে হলেন নিয়ন্ত্রণকারী রব মানে হলেন মালিক উপর থেকে তিনি যত কিছু করেন সবকিছু আল্লাহ রুবিয়া উপর থেকে কি কি করেন তিনি তিনি কোথায় আছেন একটু আগে আলোচনা করে আমি কিন্তু সব আওয়াজ শুনি ঘরের থেকে আমি সব আওয়াজ শুনেছি তিনি আরসের উপরে সমন সমন্বিত বলেছে আর বানান একটু ভুল হয়েছে যেহেতু এটা মারাত্মক সেরেকে তৌহেদ এবং সেরেকের সাথে সমন্বিত নয় সমুন্নত কি বলছি সমুন্নত উন্নত তিনি আরসের উপরে সমুন্নত সমন্বিত হলে সেটা ভুল হয়ে যাবে আরসের সাথে তাহলে সমন্বয় হয়ে যাবে সেটা সেটা নয় ও বলতে চেয়েছে ঠিক শব্দের উচ্চারণে যেন আমার কাছে একটু সমস্যা মনে হয়েছে সমন্বিত যদি হয়ে থাকে সেটা ঠিক হবে না আসলে উচ্চারণটা হবে কি সমুন্নত আবার তুমি কিছু মনে করো না আমার কানে যেন এটা বারবার যাচ্ছিল যেহেতু তহিদ এবং শেরেকের সাথে জড়িত সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করছি আরবের আরসের উপরে তিনি সমুন্নত আরসের উপরে তিনি রয়েছেন আরসের উপর থেকে তিনি সব সৃষ্টি করেন আসমান সৃষ্টি করেন জমিন সৃষ্টি করেন মানুষ সৃষ্টি করেন মাটি সৃষ্টি করেন পাহাড় সৃষ্টি করেন সাগর সৃষ্টি করেন গাছপালা সৃষ্টি করেন চন্দ্র সৃষ্টি করেন সূর্য সৃষ্টি করেন গ্রহ সৃষ্টি করেন নক্ষত্র সৃষ্টি করেন আরো সৃষ্টি করেন কুর্সি সৃষ্টি করেন সাত আসমান জমিনের মধ্যে যত কিছু সকল কিছু সৃষ্টি করেন ফেরেস্তাদেরকে সৃষ্টি করেন বাইতুল মামুল সৃষ্টি করেন সিদ্ধাতুল মন্তা সৃষ্টি করেন অক্সিজেন সৃষ্টি করেন হাইড্রোজেন সৃষ্টি করেন নাইট্রোজেন সৃষ্টি করেন মৌলিক পদার্থ সৃষ্টি করেন যৌগিক পদার্থ সৃষ্টি করেন যত কিছু আমরা দেখি আর যত কিছু দেখি না আল্লাহ ছাড়া যত কিছু সকল কিছুকে কে সৃষ্টি করেছেন এটা না হলো রব আর দিয়ে একটা ব্যাখ্যা দিই রবের আল্লাহ শরিকালাও বলেন তোমরা আসমান দেখতে পাচ্ছ বেগাই রামদেন তারাও নাহা খাম খুঁটি আপনারা দেখতে পান আকাশের এই যে ছামিয়ানাটা টানিয়েছেন চাঁদোয়া এর খুঁটি গাড়া হয়েছে না তার মধ্যে আমার বাঁশ দেওয়া হয়েছে না সামান্য কাপড়টা ঝুলিয়ে রাখার জন্য কত খুঁটি গেড়েছেন তার উপর আবার কত বাঁশ পাতালি করে দিয়েছেন দিগালি করে দিয়েছেন খালি কাপড়টা আটকানোর জন্য আর আকাশ আটকানোর জন্য আল্লাহা কি দিয়েছেন বলেন আল্লাহ বলেন বেগায়ের আমদেন তারা ওনাহা দুই প্রকারের তাফসির আছে খুঁটি আছে কিন্তু তোমরা দেখো না কিন্তু খুঁটি ছাড়াই আল্লাহ দাঁড় করে রেখেছেন আল্লাহ ইকবাল বলেছেন তার কবিতার মধ্যে আশা ইলাহি দেখায়া তো হাওয়া পে আসমান ওর পানি পে জমিন বিছায়া আল্লাহ তোমার একটি আশ্চর্য সৃষ্টি হাওয়ার উপরে এই ভারী আসমান দাঁড় করে রেখেছ আর পানির উপরে মাটি বসায় রাখছে আশ্চর্য ব্যাপার না আসমানের ওজন কতটুকু কত বছরের রাস্তা জানেন আসমানের পুরো পাশ কতটুকু পাঁচশত বছরের রাস্তা এই তক্তাটা কয় ইঞ্চি আধা ইঞ্চি কিংবা এক ইঞ্চি আর আসমানের পুরুত্ব কতটুকু পাঁচশত বছরের রাস্তা সেটা কি কচ্ছপের গতি না ঘোড়ার গতি না হাতির গতি না বিমানের গতি সর্বোচ্চ গতি যেটা একেবারে আপনার একটা মঙ্গল গ্রহ থেকে এই পৃথিবীর বুকে আলো পুষতে লাগে চল্লিশ বছর আর আলোর গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চল্লিশ দেয় পুরাণ দেন কত বছর হয় আমি অঙ্ক বুঝি না অঙ্ক শাস্ত্রবিদরা পূরণ করেন যে চল্লিশ বছর যদি আসতে লাগে আর আলোর গতি যদি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার হয় তাহলে ওই বছরগুলোতে পুরা করে দেখেন যে খালি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে ওই গতি ওই গতির পাঁচশো বছর যদি হয় তাহলে কত কোটি কোটি বছরের পথ হিসাব করে দেখুন ওই আকাশকে আল্লাহ পাক হাওয়ার উপরে দাঁড় করে রেখেছেন তিনি কে তিনি রব তিনি রব সৃষ্টি করেন আপনাকে সৃষ্টি করেছেন কি সুন্দর করে তাই না আমি মানুষকে সৃষ্টি করেছি কি সুন্দর করে মানুষের সাথে কোন সুন্দর সৃষ্টি নাই মানুষের সাথে কোন উৎকৃষ্ট সৃষ্টি নাই মানুষের সাথে কোন দৃষ্টিনন্দন সৃষ্টি নাই মানুষের সাথে কোন জটিল সৃষ্টি নাই সবচেয়ে বড় সৃষ্টি কোনটা আল্লাহর কে বলতে পারেন আল্লাহর আরস আর সবচেয়ে সুন্দর সবচেয়ে জটিল সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি কোনটা মানুষ সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি হলো মানুষ মানুষ মানুষকে নিয়ে গবেষণা করে মানুষ মানুষকে নিয়ে চিন্তা করে মানুষ মানুষকে নিয়ে ডাক্তারি করে প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা ডাক্তার আল্লাহ বলেন তোমরা কি তোমাদের এই দেহটার দিকে চেয়ে দেখো না তোমরা দেখতে পাবে এই দেহটার মধ্যে আমি কত কিছু দিয়েছি সাধারণ মানুষ তো বুঝতে পারবে না সাধারণ মানুষ দেখে সাদা চুল দেখতেছি চোখ দেখতেছি নাক দেখতেছি কান দেখতেছি ঠোঁট দেখতেছি দাঁত দেখতেছি থোতা দেখতেছি গলা দেখতেছি বুক দেখতেছি কান দেখতেছি হাত দেখতেছি পা দেখতেছি প্যাট দেখতেছি তারপরে অন্য কিছু হাঁটু পা এই তো আঙ্গুল গুলা দেখতেছি এই পর্যন্তই দেখি বাহ্যিক দিক দেখি কিন্তু একটা ডাক্তার আরো অনেক বেশি দেখে এক এক সাবজেক্টের জন্য এক এক ডাক্তার চুলের ডাক্তার আলাদা কানের ডাক্তার আলাদা নাকের ডাক্তার আলাদা গলার ডাক্তার আলাদা হার্টের ডাক্তার আলাদা চামড়ার ডাক্তার আলাদা পেটের ডাক্তার আলাদা যৌন ডাক্তার আলাদা দাঁতের ডাক্তার আলাদা হাড্ডের ডাক্তার আলাদা আঙ্গুলের ডাক্তার আলাদা তারপরে প্রত্যেক স্নায়ুর ডাক্তার আলাদা প্রত্যেকটার জন্য ডাক্তার আবার ছোট ডাক্তার মাঝারি ডাক্তার বড় ডাক্তার একটা ক্লিনিকের সামনে দেখবেন বিশাল সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে পঁচিশ ত্রিশ প্রকারের ডাক্তার এত ডাক্তার কেন দেহ বোঝে না আসলে আল্লাহর যে দেওয়া দেহটা এটা বুঝতে পারে না কাজেই হাজার বছরের পর বছর পড়ে পড়ে সামান্য একটু শিখতে পারে তাদের কখনো চিকিৎসা হয় কখনো হয় না ডাক্তার ফেল করে প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা ডাক্তার তাহলে এই বড়িটা যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় কত বড় তিনি আল্লাহ তিনি রব তুমি কি বুঝবা ডাক্তার সাহেব কয়টা কি বুঝবে বোঝার তো উপায় নেই এ হচ্ছে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমার এক বড় ভাই গেলেন আমেরিকায় এম এস করার জন্য বললেন যে সেখানে কি এত দাঁতের ব্যথা শুরু হলো দাঁতের ব্যথা যে কত মজা তাই না যা দাঁতের ব্যথা হয়েছে সেই জানে টন টন টন টন করতে থাকে টাটাইতে থাকে মনে হয় আল্লাহ গোটা চোয়াল শুধু ভাঙ্গে ফালাই দিতে পারতাম তাহলে বাঁচতাম ফালাই দিতে হয় দাঁত শেষ পর্যন্ত ফালাই দেয় বাঁচি কোন রকম এই আপদের হাত থেকে বলেন যে উপরের পাটির দাঁতের মধ্যে ব্যথা উঠলো খুব ব্যথা আমেরিকার ডাক্তার ইউনিভার্সিটির ডাক্তার আমাদের দেশে তো সব ডাক্তার সব প্রকার চিকিৎসা করে তাই না বলে যে গেলাম এত বড় ডাক্তার ফিজিশিয়ানের কাছে উনি বলছে আমি তো দাঁতের ডাক্তার না আমাদের দেশে একটা ছোটখাটো ডাক্তারের কাছে গেলেও কি দিয়ে দিত একটু পেন কিলার দিয়ে দিত দু একটা বড়ি টড়ি দিয়ে দিত একটু গোলমিরিচ দার্সিনি দিয়া তারপরে দিত কিংবা কিছু একটা করতোই উনি বলে আমি দাঁতের ডাক্তার না আমি সাহস পাই না আমেরিকার পাস করা ডাক্তার ইউনিভার্সিটির সে বলে আমি দাঁতে হাত দিতে সাহস পাচ্ছি না তুমি যাও এই পাঁচ কিলোমিটার দূরে দাঁতের ডাক্তার আছে সেখানে যাও পাঁচ কিলোমিটার দূরে চলে গেলাম দাঁতের ডাক্তারের কাছে বললাম যে আপনি কি দাঁতের doctor are you physician or doctor of teeth দাঁতের চিকিৎসা করেন বলে ইয়েস আমার তাহলে দাঁতে তো প্রচন্ড ব্যথা একটু দেখুন বলে যে কোন পাটিতে ব্যথা যে উপরের পাটিতে বলে যে আমি তো উপরের পাটির ডাক্তার না আমি নিচের পাটির ডাক্তার নিচের পাটির ডাক্তার কোথায় পাবো আরো পাঁচ কিলোমিটার দূরে যান ওইখানে ওইখানে চলে গেলাম যাওয়ার পরে বললাম দাঁতের ব্যথা উনি জিজ্ঞাসা করলেন কোন পাটিতে যে উপরের পাটিতে ব্যথা হ্যাঁ ঠিক আছে আমি উপরের পাটির ডাক্তার স্পেশালিস্ট যত পড়ছে তত মূর্খ হচ্ছে তত আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর যে অসীম ক্ষমতা প্রতিটা জায়গায় তা সবার কাছে প্রকাশ পাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে এই জন্য ডাক্তারদের মধ্যে দিনদার মানুষ বেশি তারা সরাসরি দেখে যে আমরা অফার হব বর্ধমানে সাহেব বলছেন যে আমি একবার যাচ্ছিলাম স্টিমারে চড়ে এত ভিড় স্টিমারে যে পা সোজা করতে পারতেছিলাম না তো কি করে হাত পাও বাঁকা করে কোন রকম শুয়ে আছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি কোন সিস্টেমে হাত পা বানাইলে নাক বল্টু সিস্টেম করে দিতাম পা ব্যাগ একটু খুইলা ব্যাগের মধ্যে তুইলা মাথার মন নিচে রাইখা দিতাম সকালে আবার লাগাই নিয়ে শুইলা যেতাম পা সোজা করতে পারতেছে না ব্যথা করতেছে এই চিন্তা করতে করতে ঘুমায় পড়ছে হঠাৎ করে চিৎকার এই আমার ব্যাগ নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে আমার জুতা নিয়ে গেছে হায় হায় রে সোরাইছে রে সোরাইছে জেগে উঠলাম জেগে উঠে বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে নাট বল্টু সিস্টেম করে দাও নাই আজকে যে নাট বল্টু সিস্টেম কটপা খুইলা যদি ব্যাগের মধ্যে থেকে মাথা নিচে দিতাম আমার পাওটাই যেত এখন একটু ব্যথা করলে তো আছে সাথে পাও তো আর যায় নাই আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি নৈপুণ্য যে জায়গায় এখন সূর্যটা আছে ওখান থেকে যদি একটু নিচে নেমে যায় সারা পৃথিবী উত্তপ্ত হয়ে পানির নিচে ডুবে যাবে আবার যদি একটু উপরে উঠে সারা পৃথিবী ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে মানুষের বাঁচার অযোগ্য হয়ে পড়বে এই পৃথিবী নিয়ন্ত্রণ কে করেন আল্লাহ আল্লাহ এত সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে উৎকৃষ্ট সৃষ্টিকে মানুষ দরবেশ যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে হয়রান হয়ে গেছে বট গাছ পাকড় গাছের নিচে বসে জিরাচ্ছে সামনে একটা কদু গাছ লাউ গাছ পাতলা চিকন লতা একটা চিকন লতা না লাউ গাছের কদু গাছের বিশাল বিশাল লাউ ঝুলতেছে আর বলতেছে আল্লাহ তুমি এটা কোন কাজ করলা এই বট গাছ আমার মাথার উপরে পাকড় গাছ এত বিরাট গাছ এই ছোট্ট ছোট্ট গোটা আর এই চিকন এই লতার মধ্যে তুমি এত বড় বড় কদু দিস এটা ঠিক হইল চিন্তা করতে করতে দরবেশ ঘুমিয়ে গেছে হঠাৎ করে বট পাকড়ের গোটা মাথার মধ্যে ঠাস করে পড়েছে দরবেশ জেগে উঠেছে জেগে উঠে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একজনকে দরবেশ সাহেব কি হলে আলহামদুলিল্লাহ পড়েন কেন যে মাথার উপর বটের গোটা পড়ছে মাথার উপর বটের গোটা বলে আলহামদুলিল্লাহ পড়ার কি আছে যে তুমি বোঝো নাই আজকে আমি আল্লাহর কাছে অভিযোগ করেছিলাম যে বট গাছের পাকড় গাছের গোটা এত ছোট আর কদু গাছের কদু এত বড় কেন আজকে যদি কদু গাছের মাপে এই বট গাছের গোটা হইতো তাহলে আজকে আমি বর্তায় যেত কেন কদু গাছের নিচে মানুষ রেস্ট নিতে যাবে না রেস্ট নেবে কোন জায়গায় যে নিচে রেস্ট নিতে যাবে আল্লাহ তার গোটাটা ছোট করে দিয়েছে প্রত্যেকটা জায়গা আল্লাহ রহমত চোখ দুটি কপালের নিচে এখান থেকে সামনে দেখা যায় ঘাড়ের পিছনে যদি থাকতো পিছনের দিকে তাকে সামনে হাঁটতে পারতেন না আর যদি বগলের নিচে থাকতো বারবার তুলতেন আর নামাইতেন তুলতেন আর নামাইতেন এক চাকরি হয়ে যেত তাই না লাইটেন তো ফোকাস করতেন আর যাইতে থাকতেন তুলতেন আর নামাইতেন তুলতেন না আর নামাইতেন তাই না আল্লাহ শুক্রিয়া করে শেষ করতে পারবেন না আল্লাহর প্রতিটা ক্ষেত্রে যে নিয়ামত তা যদি আপনি হিসাব করতে যান শেষ করতে পারবেন না প্রতিটা মুহূর্তে আপনি যে অক্সিজেন টানছেন গাছগুলো কার্বন ডাইঅক্সাইড খাচ্ছে আর আপনার জন্য অক্সিজেন ছাড়ছে ঘন্টার পরে ঘন্টা বছরের পরে বছর অক্সিজেন টানছেন আপনি যদি হাসপাতালে কয়েকদিন থাকেন বুড়া অবস্থায় আর যদি অক্সিজেন দিতে হয় কত লক্ষ টাকা বিল ওঠে আপনি দেখতেন আর আপনার জন্ম থেকে এই পর্যন্ত যে পরিমাণ ফ্রি অক্সিজেন টেনেছেন আল্লাহর এই রাজত্বে আল্লাহ পাজির জরিমানা ভারে যে আমার এই অক্সিজেনের জরিমানা দিবি তুই হাসপাতালে বিল অনুযায়ী আপনার উপায় কি হবে বলেন পারবেন পারবেন না তাদের সর্ব মুহূর্তে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল আল্লাহর কোন বান্দা যদি একাগ্র ভাবে সোয়াবের নিয়তে আলহামদুল্লাহ পাঠ করে তাহলে মিজানের পাল্লা সোয়াবে ভরপুর হয়ে যায় আমি সুবাহান আল্লাহ বলি নাই আমি আলহামদুল্লাহ পড়েছি আপনারা কি পড়বেন আলহামদুল্লাহ সুবাহান আল্লাহ যদি পাঠ করেন একাগ্র ভাবে সোয়াবের নিয়তে আসমান জমিনের মাঝখানে যত শূন্য জায়গা আছে সোয়াবে পরিপূর্ণ হয়ে যায় এখন পড়েন সুবাহান আল্লাহ ব্যা জায়গায় আন্দাজ একটা বলে তো হবে না তাই না সোবাহান আল্লাহর কয়েকটা দিক আছে সোবাহান অর্থ জানেন জানেন না সোবাহান আল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র কিসের টিকা পবিত্র পেশাব না পায়খানার টিকা হ্যাঁ আল্লাহ পেশাব করেন আল্লাহ পায়খানা করেন আল্লাহ খাওয়া দাওয়া করেন না পবিত্র হলো আমার অভিযোগ থেকে তিনি পবিত্র তার কোনো দোষ নাই তার কোনো কমতি নাই তার কোনো ত্রুটি নাই তার কোনো ভুল নেই তার বিরুদ্ধে কোন অভিযোগ চলবে না তিনি যা করেন সবই সঠিক তিনি যা করেন সবই শুদ্ধ করেন তার বিরুদ্ধে কোন অভিযোগ চলে না আমাকে যদি আল্লাহ পাক দুই চোখ অন্ধ করে দেন এটা আল্লাহর সঠিক ফয়সালা দুই পাও ল্যাংড়া করে দিয়েছেন ইল্লা এটা আল্লাহর সঠিক ফয়সালা সন্তানাদি দেননি এটা আল্লাহর সঠিক ফয়সালা আল্লাহ আমাকে খ্যাত খামার সহায় সম্পদ কিছুই দেন নাই এটা আল্লাহর সঠিক ফয়সালা আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না তিনি কোথাও কোনো ভুল করেন নাই অন্যায় করেন নাই কার তার কোনো ত্রুটি নেই তার কোনো বিচ্যুতি নেই তার কোনো কমতি নাই সকল প্রকার ত্রুটি থেকে আমি তাকে মুক্ত বলে আমি ঘোষণা দিচ্ছি এইটার নাম হলো কি মনে থাকবে তো সোমান আল্লাহর অর্থ খালি সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতে তার হবে না বিষয়টা আমার বুঝে সোহান আল্লাহ বলতে হবে যে আপনার চোখ অন্ধ বলেন সোহান আল্লাহ আল্লাহ তোমার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই তুমি পবিত্র তোমার কোন ত্রুটি বিচ্যুতি নেই তুমি আমার উপর কোন অন্যায় করো নাই ন্যায় ফয়সালা আল্লাহ নেই বলেছেন কারো যদি দুইটা চোখ চলে যায় অন্ধ হয়ে যায় সে যদি আল্লাহ অস্তে ধৈর্য করে আর আল্লাহ শুক্রিয়া আদায় করে এই দুইটা অন্ধ চোখের জন্য সে জান্ন হাতে দেবে আর যদি অভিযোগ করেন হবে না আল্লাহর কোন বান্দা বান্দার ছেলে মারা গেল বা মেয়ে মারা গেল সন্তান মারা গেল আল্লাহ পাক আল্লাহ পাকি তো করেছেন তাই না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি কি অমকের সন্তানকে নিয়ে এসেছ তুমি কি অমককে মেরেছ অমকের বাচ্চাকে তুমি মেরেছ ইয়ার আব্বার আলামিন তোমার নির্দেশে করেছি অমকের সন্তানকে কলিজার টুকরাকে নিয়ে এসেছি আল্লাপাক বলেন মান্দা কি বলেছে বান্দা আলহামদুল্লাহ পাঠ করছে ইন্নাল্লাহ পাঠ করতে বস্তার যা ইন্নাল্লাহ পাঠ করেছে এবং সাথে সাথে আলহামদুল্লাহ বলেছে আল্লাহ মা আতা অলিল্লাহে মা আখাদা আল্লাহ যা খুশি দিয়েছে আল্লাহ যা খুশি নিয়ে নিয়েছে আল্লাহ সোয়াবের নিয়ত করে সে পরে সে চুপচাপ হয়ে গেছে আল্লাহ বলেন তার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দাও আর ঘরের মধ্যে দেখে দাও বাইতুল হাম প্রশংসার ঘর সন্তান মারা যাওয়ার পরে ইন্নালিল্লা পড়ে আল্লাহর প্রশংসা করেছে সুতরাং জান্নাতে ঘর বানিয়ে দিয়ে ঘরের মধ্যে দেখে দাও বাইতুল হামদ এটা প্রশংসার ঘর পারবেন পারতে হয় ইমানদারের অনেক কিছুই পারতে হয় সম্মানিত উপস্থিতি তাওহিদ নিয়ে কথা বলছিলাম আসমান জমিন এত কিছু যিনি সৃষ্টি করেছেন কয়জনে তার সাথে কোনো শরিক আছে কিনা তার সাথে কোন শরিক আছে নাই আসমান জমিন তারপরে আরস কুর্সি মানুষজন পাহাড় পর্বত নদী নালা যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কেউ শরিক ছিল কিনা এই যে স্টেজটা বানিয়েছেন এখানে কতজন শরিক আছে অনেক শরিক কেউ খুন্তি মেরেছে কেউ খোটা গেড়েছে কেউ বাঁশ লম্বা করেছে কেউ চাদু টানিয়েছে কেউ মাইক সেট করেছে কেউ চকি সেট খাট সেট করেছে কেউ এটা সেট করেছে কেউ বিজ্ঞাপন বানিয়েছে কেউ পানি দিয়েছে কেউ চা দিয়েছে কেউ ভিডিও করছে অনেক শরিক না আল্লাহ শরিক কয়জন না এইটার নামে হলো তাও রুবুবিয়ত খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বলে যাচ্ছে ওটা যে দিয়ে গেছে আমি আপনার সামনে একটু ব্যাখ্যা করছি আর এই শরীয়তের জ্ঞান আপনার কোথার থেকে আসবে কোথার থেকে কোরআন থেকে আর হাদিস থেকে কোরআন রায়ত কয়টা কয়টা ছয় হাজার ছয় হাজার দুইশত ছত্রিশ ছয় হাজার ছয়শ ছত্রিশ হলো প্রচলন এটা শুদ্ধ কথা নয় শরীয়ত কোথার থেকে আসবে কোরআন থেকে আসবে কোন কোরআন বয়াতের কোরআন না আল্লাহর কোরআন হ্যাঁ ফতের ফকিরের কোরআন না আল্লাহর কোরআন ছয় হাজার দুই শত ছত্রিশটি আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে যখন একটা আয়াত নাজেল হয় আকাশে টন টন টন করে আওয়াজ শুরু হয়ে যায় আগের যুগে যারা ট্রেনে চড়েছেন তারা দেখতেন যে যখন ট্রেন আসার আগ দিয়ে টন টন টন টন টন টন করে কর কর কর কর কর করে আওয়াজ হতো তাই না পুরা আকাশে টন টন টন টন টন টন করে আওয়াজ শুরু হয়ে যায় ফেরেস্তারা সব বেহুশ হয়ে যায় সবার আগে যে মাথা তুলে শেখে জিবরিল জিবরিল ওহিনী আসে সকল ফেরেস্তারা জিজ্ঞাসা করে মা দা কান রব্বকুম আপনাদের রব কি বলেছে জিবরি বলে আল্লাহ তিনি সত্য বলেছেন কি বলেছেন তা বলেন না কেন বলেন না ওহিনী আসার কথা কার কাছে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে জিবরিল যদি ফেরেস্তাদেরকে বলে দেন আমানতের খেয়ানত হবে না কার কাছে আসবে ওহি জিবরিল আসবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহি পৌঁছানোর জন্য ফেরেস্তারা যদি জিজ্ঞাসা করেন ওয়ে জিব্রাইল পাক কি বলেছেন জিব্রাইল যদি বলে দেন যে এই বলেছে আমানত থাকবে না খেয়ানত হবে কাজে জিব্রাইল হক বলেছেন কিন্তু কি হক বিস্তারিত বিবরণ জিব্রাইল দেন না এটা কিন্তু কোরআনের আয়াত বলছি উপর থেকে যখন আয়াত নাজিল হয় আল্লাহ জিব্রেল এসে আল্লাহ নবীর কাছে ওহির বার্তা পৌঁছে দিয়ে যান সেটা কোথায় লিপিবদ্ধ রয়েছে কোরআনে কারিমে লিপিবদ্ধ রয়েছে কিন্তু এক জাতীয় মারেফতের ফকির হয়তো বা আপনাদের এলাকারই আশপাশের কোথাও হবে নাম নাকি শরীয়ত বয়াতি নাকি বয়াতি আজকাল রাস্তাঘাটে খুব দেখতেছি তার কাছে নাকি এদের কাছে নাকি আলাদাও হয়ে আসে ওরা বলে যে এই কোরআনের মধ্যে তো আছে জাহিরি কালাম জাহিরি কালাম মাত্র আছে তিরিশ হাজার ওদের কথা মতে আমাদের কাছে ষাট হাজার বাতেনি আছে তিরিশ হাজার জাহিরের মধ্যে কিছুই নাই লাদুন্নির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাদের কাছে বাতিনি এলেম এসেছে আমরা সেই বাতিনি শরীয়তের উপর চলি তোমাদের এই জাহেরি কালামের ধার আমরা ধারি না এটা মুসলমানের কথা না কাফের কথা না বেদিনের কথা না মোর্তাদের কথা বেদিনের কথা মোর্তাদের কথা শয়তানের কথা মুসলিম সমাজে এরা চলাফেরা করে আরো কয়েকজনে আমাকে তার গুলা শোনালেন আমি শুনলাম যেহেতু আপনাদের এলাকায় একটু টাচ দিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি সম্মানিত উপস্থিতি আল্লাহর কালাম লিপিবদ্ধ রয়েছে এই কোরআনে কারিমের মধ্যে এই মোসাবের মধ্যে ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াত রয়েছে সুরা ফাতে থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত একটি আয়াত যা কোরআনের নয় বাহিরের থেকে এর মধ্যে ঢুকেছে এর ভিতর থেকে যা কোরআন তা কোনটা বেড়ে গেছে সম্পূর্ণ প্রতিটা অক্ষর প্রতিটা শব্দ প্রতিটা বাক্য সরাসরি যা আছে এর মধ্যেই আছে আর আল্লাহ নবী সাহাবিগণ তাবেগণ তাবে তাবেগণ যে কোরআনের উপর আমল করেছেন সেটা কোন কোরআন এই কোরআন না অন্য কোন বাতেনি কোরআন ওরা বলে জাহেরি কোরআন আর বাতেনি কোরআন বাতেনি কোরআনের কালাম নাকি হলো ষাট হাজার আলেফলাম নিমের তাফসির করে আলেফেতে হয়রে আল্লাহ লামেতে জিবরিল্লাহ মিমের সাথে খেলছে রাসুল্লাহ মন পাগেলা নামাজ রোজা বানাও গলার মালা আলেফের তফসির কি আল্লাহ লামের তফসির কি জিবরিল আর মিমের তফসির কি মোহাম্মদ বাউল ফকিরের তাফসির এটা আল্লাহ নবীর তাফসির না রসুল্লাহ সাল্লাম তাফসির না কোন মুসলিম আলেমের তাফসির নয় ফকির আছে মাথা ঝুঁকায় বাজনা বাজায় যে নাচো কেন যে নাচি না কোরআনের তাফসির করি যে কিভাবে খান সবাই নাচে নাচে নাচে এলাহেও নাচে নাচে কাজে আমিও নাচতাছি কাজে কোরআনের উপরে তো আমল করছি নাকি এগুলো হলো শয়তানের দল এরা হয় শয়তানের দল এরা বলতেছে সেদিন দেখলাম এই বক্তব্যের মধ্যে সাতবার শালা বলে গালি দিয়েছে আলেমানোয়াকে মসজিদের ইমাম খতিব বক্তা এদেরকে পনেরো মিনিটের হয়তো বক্তৃতা হবে এর মধ্যে সাত কমপক্ষে সাতবার এই শালাগো কাছে যাবি না এদের কাছে যাবি না এদের কথা শুনবি না সব আমাদের মতো যারা পীর আছে তাদের মুড়ি ধবি এবং আমাদের কথা মাইনা শুনবি খুব ভালো কথা তোর বাপ মায়ের তো বিয়া পড়াইছিল মসজিদের হুজুর সাহ তোর পোলা মায়ের বিয়া কে পড়াবে কে পড়াবে তোর কাছে কি মারেফত আছে কোন মারেফতের কালাম দেয়া ছেলে মেয়ের বিয়ে পড়াবি তোর কাছে কি আছে কি দিয়ে ছেলে মেয়ের বিয়ে হবে কোন কালাম দেয়া হবে ওদের যে ওদের কালাম আছে হোসেনের পাড়ার লোকে মন্দ বলে কোন বিষয় শরীয়তার মারেফতে দ্বন্দ্ব হয় শরীয়তার মারেফতে দ্বন্দ্ব মিয়া বিবি থাকলে রাজি দরকার কিবাই সরার কাজে বিয়া ছাড়া বাচ্চা হইলে তারে কেন জারজ কয় বয়াতিরে পাড়ার লোকে মন্দ বলে কোন বিষয় ওদের তো বিয়া লাগেই না কালেমারি দরকার কি বিয়ারি দরকার কি হুজুর বাদ দিয়ে দাও মসজিদের ইমাম বাদ দিয়ে দাও কাজী সাহেবের বাদ দিয়ে দাও তাহলে তার বিয়েরই প্রয়োজন নাই সব জারজ সন্তান হবে একটা হালাল সন্তান পৃথিবীতে থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য বলছি কোরআন হলো শরিয়াত কোরআন হলো দিন হাদিস হল শরিয়াত হাদিস হল দিন হাদিসের বিধান যারা মানে কোরআনের বিধান যারা মানে তারা আল্লাহর বিধান মানে বাতেনি বলতে কিছু নাই আল্লাহর নবী যদি কোনো কিছু গোপন করে থাকেন আল্লাহর নবীর জন্য জায়েজ না ওলাও তাকাউলা আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু ইয়ামিন ওলা ওলাও তাকাউলা আলাইনা বাদাল ওলাও তাকাউলা আলাইনা কি بعد الأقاويل لأخذنا منه باليمين ثم لأخذنا منه الوطين আমার নামে যদি আমার নবী মোহাম্মদ সামান্য কিছু বাড়িয়ে বলে ওলাও তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল কোন কথা যদি বাড়িয়ে বলে কোন কথা যদি কমিয়ে বলে কোন কথা যদি বিকৃত করে বলে আল্লাহ বলেন আমি মোহাম্মদকে ডান হাত দিয়ে ধরে ফেলবো এবং তার প্যাটেন নারী ঘুরি সব কেটে দেব আল্লাহ নবীকে বলছেন আল্লাহ আল্লাহ পাক বলেন আমি ছাড়ব না নবী মোহাম্মদ তোমাকে দায়িত্ব দিয়েছি আমার পক্ষ থেকে যে ওয়াহি সেটা হাদিস হোক বা কোরআন হোক সরাসরি সেটাকে গ্রহণ করার জন্য এবং সেটা মানুষের কাছে বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য সেটার থেকে যদি তুমি সামান্য কিছু লুকাছাপা করো তাহলে হে নবী মোহাম্মদ আমি তোমাকেও ছাড়ব না তাহলে কি আল্লাহ নবী কোনো কিছু ছাপিয়েছেন আল্লাহ নবী কোনো কিছু লুকিয়েছেন কোনো কিছু বাতিনি রেখেছেন কোনো কিছু এলমে লাদুমনির জন্য ছেড়ে দিয়েছেন অসম্ভব আল্লাহ নবী পড়ায় সোয়া লক্ষ সাহাবির মধ্যে ভাষণ দিলেন বিদায় হজ্জের ভাষণ সেখানে তিনি বললেন যে আমি নুহ নবীর মতো ধরা খাইতে চাই না নুহ নবীর সে আলোচনা আমি করছি না আল্লাহ নবী বক্তব্য দেওয়ার পরে তার হাতে একটা কাঠি ছিল কাঠিটা উপর দিকে তুলছিলেন আর নিচের দিকে নামাচ্ছিলেন আর বললেন আলা হাল বাল্লাগত আমার কাছে যে ওহে এসেছিল সেটাকে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আলা হালবাল্লাহ তো পৌঁছিয়ে দিয়েছে কিনা না আমি লুকাছাপা করেছি সোয়া লক্ষ ছাবি বিদায় হজের হাসনে সরাসরি উচ্চ উচ্চ কণ্ঠে সমস্বরে বলে দিলেন বাল্লাগতা ও আদ্যাইতা ও নাসাহতা হে নবী আপনি পৌঁছে দিয়েছেন আমানত যা ছিল সেটা আপনি পুরা করেছেন এবং আমাদেরকে নসিহত করেছেন সোয়া লক্ষ সাহেবের মধ্যে আল্লাহ নবী কাঠি একবার উপরের দিকে তুলছিলেন আর নিচের দিকে নামাচ্ছিলেন আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী সাক্ষী তিনবার ওয়াদা নিলেন সাহাবিদের কাছ থেকে আল্লাহ নবী কোনো কিছু ছাপিয়েছেন আল্লাহ নবী কোনো কিছু লুকিয়েছেন পরিষ্কার করে উম্মতের মধ্যে জানিয়ে দিয়ে গেছেন কোনো কিছু ছাপাননি সম্মানিত উপস্থিতি আমাদেরও তাই করতে হয় কোরআনে যা আছে হাদিসে যা আছে লুকাছাপা নেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষের মধ্যে আল্লাহর কালাম রাসুলের হাদিস পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাত দিন অবিরাম প্রচেষ্টা যদিও জ্ঞান নেই এলেম কম আমল কম তারপরে যতটুকু জানে অতটুকুই মানুষের মধ্যে রাত দিন পৌঁছে দেওয়ার চেষ্টা করি আলেমরাও চেষ্টা করেন খতিমেরা চেষ্টা করেন যে যে মাপের জ্ঞান রাখেন সে সেই মাপেরই প্রচেষ্টা করেন এর মধ্যে যদি মূর্খ ফকিররা বাউল ফকিররা এই বয়াতিরা যদি তারা শরীয়ত নিয়ে কথা বলা শুরু করেন এবং তারা যদি বলেন তাদের তাই শুদ্ধ শরীয়ত তাহলে আমার প্রশ্ন যে আল্লাহ নবী কয় তারা বাজিয়েছেন বলেন আল্লাহ নবী কয় তারা বাজাইছেন আল্লাহ নবী যদি বাউল ফকির ছিল কিনা আল্লাহ বাউল ফকির ছিলেন আল্লাহ কবি ছিলেন আল্লাহ নবী গায়ক ছিলেন আল্লাহ নবী কবি ছিলেন আল্লাহ নিজেই বলেছেন ওমা আল্লাহ নাহু আমি নবীকে কবি বানাই নাই কবি হওয়া তার জন্য শোভনীয় নয় সুরা সোয়ারা পরে দেখুন তিনি কবিও না তিনি বাউলও নয় তিনি গায়কও নয় সব অস্বীকার করেছেন সুরা আল্লাহ কার মধ্যে ওমর তখন ইসলাম গ্রহণ করেননি ইসলাম গ্রহণ করেননি মানুষ কিছু কিছু করে ইসলাম গ্রহণ করছে এলাকার বড় ভাই মহা শক্তিশালী যুবক যাকেই দেখি ইসলাম গ্রহণ করছে তাকে এইভাবে টেনে ধরে একটা থাপ্পড় মারে একটা ধাক্কা মারে একটা ধমক মেরে বলে তুই নাকি ইসলাম গ্রহণ করেছে রাস্তায় নোয়াইম বিন মাসুদের সাথে দেখা জিজ্ঞাসা করছে শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ আমার সাথে খুব লাগতে এসেছেন দেখেন তো আপনার বোন আর আপনার ভগ্নিপতি কি করেছে সাইদ দেখেন আর আপনার বোন ফাতেমা কি করেছে বোনের বাসার সামনে গিয়ে দেখে যে ভিতরে যেন কি কি গুনগুন করছে খাব্বাবুল্লাহ আরতে কোরআন পড়াচ্ছে সুরা তাহা طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى ওদিকে আমি যাচ্ছি না ওমর সারাদিন মস্তানি করে আর রাত্রে গিয়ে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াজ শুনে ওমরের নিজের বর্ণনা তিনি বলছেন যে আমি একটু মদ্যপান করতে গেলাম সন্ধ্যার সময় দেখি মদের দোকান বন্ধ চিন্তা করলাম বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করি গল্পের আসরও জমলো না রাত অনেক হয়ে গেছে তখন চিন্তা করলাম যে মোহাম্মদ বোধ এখন এসে কাবার সামনে কোরআন তালাওয়াত করছে যাই চুপচাপ একটু কোরআন তালাওয়াত শুনি সারাদিন কাফেররা বিরোধিতা করে মারে ধরে বদনাম করে চিৎকার করে রাত্রে আবার বড় বড় কাফেররা আল্লাহ নবী যখন কাবার সামনে কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে যান সালাত আদায় করেন আর একজনের আড়ালে আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে ওমর কোরআন তালাওয়াত শুনছে মদও খাইতে পারলো না বন্ধুদের সাথে আড্ডাও জমলো না রাত্রে গে বলে তাহলে মোহাম্মদের কোরআন তালাওয়াত ও কি কয় শুনে আল্লাহ নবী কোরআন তালাওয়াত করছেন الحق ما الحق وما أدراك ما الحق كذبت ثمود وعاد بالقارعة আল্লাহ নবী তেলাওয়াত করছেন আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা সামুদের কিসসা আদের কিসসা কার উপর কি ধরনের গজব নাজেল হয়েছিল ইতিহাসের কথা ভূগোলের কথা এত সুন্দর কাব্য এত সুন্দর শব্দ এত সুন্দর বাক্য দিয়ে পড়ে যাচ্ছেন আল্লাহ নবী উমর শুনছে আর অবাক হয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে মোহাম্মদ কি তাহলে কবি হয়ে গেল নাকি ওই সময় আয়াত এটা কোন কবির কবিতা নয় কিন্তু তোমরা ইমান আনো না অমর বলছে আমি যা মনে মনে ভাবি মোহাম্মদ তাই বলছে তাহলে কি মোহাম্মদ গণক ঠাকুর হয়ে গেল নাকি পরের আয়াত অমা হুয়া বে কাউলে এটা কোনো গণ ঠাকুরের কথা নয় কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো ওমর বলছে কবিও না গণক ঠাকুরও না তাহলে বেটা কি রব্বিল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কালাম কিতাব অমর পরে ইসলাম গ্রহণ করে সেটা আমার কথা না তাহলে এই কালাম কোথার থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে আসা কালাম এটাই আমাদের শরীয়ত এটাই নবী মুহাম্মদের প্রেরিত শরীয়ত এর মধ্যে রয়েছে মানুষ যদি বাঁচতে চায় দুনিয়ায় ভালো চায় আখেরাতে ভালো চায় তাহলে তাকে এই কালামই ধরতে হবে এবং আল্লাহ নবীর সুন্নত এবং তার হাদিস ধারণ করতে হবে অন্য কোন শরীয়তের দিকে তার যাওয়া যাবে না যাওয়ার অবকাশ নেই সম্মানিত উপস্থিতি রাত্রি এগিয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে আর দু একটা কথাবার্তা বলতে চাই সৃষ্টিকর্তা আল্লাহ রেজেকদাতা আল্লাহ নিয়ন্ত্রণকারী আল্লাহ সকল কিছুতেই করেন আল্লাহ একাই করেন না আল্লাহর সাথে কোনো শরিক আছে তাহলে আপনার পক্ষ থেকে যা যাবে তা কয়জনের জন্য যাবে আপনার পক্ষ থেকে কি কি যায় কি যায় বলেন তো রুকু যায় সাজতা যায় আশ্রয় প্রার্থনা যায় দোয়া যায় তারপরে কি যায় কামনা যায় বাসনা যায় এগুলা কয়জনের জন্য করবেন এক আল্লাহর জন্য করবেন না তার সাথে কোনো শরিক আছে এক আল্লাহর জন্য করবেন না তার সাথে কোনো শরিক আছে আল্লাহর সাথে কোনো শরিক নাই দেন যখন তিনি একা পাবে কয়জনে একাই পাবেন আপনি ঠায় দাঁড়িয়ে গেলেন যে কার জন্য দাঁড়ালেন আল্লাহর জন্য না কোনো মানুষের জন্য দাঁড়ালেন আল্লাহ ছাড়া আর কারো জন্য এভাবে ঠায় দাঁড়িয়ে যাওয়া যায় আছে কি নাই মান যে ব্যক্তি পছন্দ করে যে তার জন্য লোকেরা ঠায় দাঁড়িয়ে থাক তার ঠিকানা কোথায় তার ঠিকানা জাহান্নাম আর কার জন্য রুকু করেন আল্লাহর জন্য রুকু করেন সাজদা কার জন্য করেন আল্লাহর জন্য সাজদা করেন না আল্লাহ ছাড়া কারো জন্য রুকু করেন এবং অন্য কারো জন্য সাজদা করেন বলেন তো দেখি রুকুতে যায় সাজদা যায় কি দোয়া করেন সুবহান রব্বের আলা অর্থ কি আমি পবিত্রতা বর্ণ করছি সেই আল্লাহর যিনি কি সবার উপরে আলা মানে কি যিনি সবার উপরে আর আপনি এখন কোথায় আছেন সেজদার সময় সাজদার সময় কোথায় আছেন আপনার মাথা কোন জায়গায় সবচেয়ে নিচে মাটিতে লাগিয়ে দিয়েছেন মাটিতে লাগিয়ে দিয়ে বলছেন সবার উপরে কে আল্লাহ আপনার মাথা হলো এখন সবার নিচে আর আপনি বলছেন সবার উপরে কে আল্লাহ আকরাবো মায়া কোন আব্দুল আল্লাহ অহুয়া সাজেদে আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থানে পৌঁছে যায় আল্লাহর বান্দারা কোন অবস্থায় সেজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে পছন্দনীয় অবস্থা কোনটা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় অবস্থা কোনটা সাজদার অবস্থা যত পারেন লম্বা করে সাজদা দিবেন এই শয়তান বয়াতে তার বক্তব্যের মধ্যে বলেছে আল্লাহ দেওয়াইছে সেহাডারের মধ্যে সিজদা দেওয়ার দাগ বানাইলেন আল্লাহ যদি কে মাঠে ধরে যে আমার দেওয়াই কপালদার মতো দাগ বানাই শেষকা কত বড় শয়তান তাই বলেন আল্লাহ বলেন সিমা হুম ফি উজুহিম মিন আসারে সুজুদ যারা আল্লাহর বান্দা হয় বেশি বেশি লম্বা লম্বা সাজদা করে তাদের কপালের মধ্যে সাজদার দাগ হয় সিমা হুম ফি উজুহিম মিন আসারে সুজুদ শুধু মুসলিমদের জন্য নয় দা আলিক মাসাল হুম ফি তাওরাত ওয়া মাসাল হুম ফিল ইনজিল খ্রিস্টানদেরও ইহুদিদেরও যারা লম্বা লম্বা সাজদা করে তাদের কপালের মধ্যে দাগ হয় দাগ হতেই হবে এমন কোনো কথা নয় কিন্তু কপালে দাগ হওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ ভালো আলামত তাই বেলা ঘইসা ঘইসা আবার কপালে দাগ বানাবেন না যে এটা যখন ভালো এটা করি না তা নয় সম্মানিত মুসলিয়ানগণ সম্মানিত শ্রোতা মন্ডলী এই যে এক নম্বর কথা বললাম সেরেক বিহীন এবাদত আল্লাহর সাথে কাউকে সেরেক করবেন না আল্লাহ নবী গাধার পিঠে সোয়ার হয়ে আছেন পিছনে বসে আছে আল্লাহ নবী ডাক দিলেন হে মোয়াজ বলছেন লাভবাইকা সাহাদাইকে হে আল্লাহ রসুল আমি হাজির আমি উপস্থিত আপনি কি বলছেন বলুন আমি প্রস্তুত আল্লাহ আবার ডাক দিলেন ইয়া মোয়াজ হে মোয়াজ মোয়াজ বলছেন আমি উপস্থিত প্রস্তুত আপনি কি বলতে চান বলুন আল্লাহ আবার আরো জোরে ডাক দিয়ে বলেন ইয়া মোয়াজ বিন জবাল হে জামালের পুত্র মোয়াজ আল্লাহ নই বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার সাথে গাধার পিঠেই বসে আছি আমি উপস্থিত কি বলার বলুন মোয়াজ ভয় পেয়ে গেছেন যে আল্লাহ নবী এত কাছে বসে আছে তার তিনবার এত জোরে ডাক দিচ্ছেন কেন তারপরে জিজ্ঞাসা করে বলছেন ইয়া মোয়াজ আ তাদ্রিমা হাকুল্লাহ আলবাদ বান্দাদের আল্লাহর প্রতি আল্লাহর হক বান্দার উপরে কি আছে আর বান্দার হক আল্লাহর উপর কি আছে মোয়াজ বলছেন আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আল্লাহ নেই বলছেন আল্লাহর হক হল তারা আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কোন সেরেক করবে না এইটা হলো আল্লাহর পাওনা আর বান্দার পাওনা হলো যদি তারা বিহীন ভাবে মদত করে আল্লাহ কালাহ তাদেরকে আগুনে ঢুকাবেন না জাহান নামে ঢুকাবেন না জান্নাতের কোনো ওয়াদা এখানে নাই সম্মানিত ভাইরা একটা জিনিস আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত কোনটা প্রশ্ন উত্তর বোধহয় আছে পরবর্তীতে আপনারা একটু সময় অপেক্ষা করুন রাত তো খুব বেশি হয় নাই আপনাদের এলাকার একটা খুব বড় বদভ্যাস আছে ফ্রি স্টাইলের বদভ্যাস এইরকম ব্যয় দেবে আর কোন জায়গায় আমি দেখি না আমরা তো সীমিত সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব ফ্রি স্টাইলে ওঠার অনুমতি আপনাদেরকে দিল কে পেশাব পায়খানা হলে আপনি যাইতে পারেন শরীয়তি কোনো কারণ থাকলে যাইতে পারেন যে কোনো কারণে এখানে তো সীমিত সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ হবে এইরকম ব্যাধবে যদি করেন আদব আখলাপ যদি না থাকে চরিত্র যদি না থাকে ব্যাধবের আসবেন না কোথায় সেখানে সকল কতক্ষণ বসলে আগা ধরছে না মোতা ধরছে সব ডায়াবেটিস রুগী নাকি ফাজলামি করার জায়গা পাও না তোমরা কি হয়েছে পিছনের মধ্যে কি কেউ কামড় দিতেছে না মৌমাছি ধরেছে এই সকল বদম ভাগ যাদের সে শয়তানের মাহফিল এসে না কোনোদিন কি মনে করেছো তোমরা এখানে আসবো ফ্রিস্টাইল আবার ফ্রি উঠে যাবে শিখেছো কথা এই সময় আদল আখলাখ হানাফিদের কাছে আদল আখলাখ শিখে নাও ওই কথা বলবো একজনেও নবাবদাদা রাসুল্লাহ খানেরা মোবাইলে তোমাদের হয়েছে কি কোথায় গেল বিচার তোমরা কে কথা বলার অনুমতি দিয়েছে ওখানে ছয়তানি বাটপারি করবা সভা করবা না মোবাইল বন্ধ করো একটা কথা চলবে না কোথাকার নবামজুদ রাসুল্লাহ খান জাসপার্য মোবাইলে কথা বলতে হবে কি জরুরি কাজ তোমাদের কি এমার্জেন্সি পড়েছে কোথাকার মন্ত্রী তুমি আদব আখলাখ শিখনি তোমাদেরকে আদব আখলাখ শেখায়নি ভদ্রতা শেখায়নি সারা দেশ ঘুরি এত বেদব দেখিনি আমি ফ্রি স্টাইলে বসবে ফ্রি স্টাইলে উঠবে মানে হোয়াট ইজ দিস কোথায় শিখেছে এগুলা এই মুহূর্তে বসো টাইম মতো সভা শেষ হবে আমার এলাকায় হলে তারপরে এক একটা একের পাছার চামড়া তুলে ফেলতাম এই রফিকরা জানে একটা কথা নেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সভা শেষ করবো এমন কি জরুরি কাজ পড়েছে সারা রাতে এমন কি করবে তোমরা সারাদিন এমনকি উল্টে এসেছ কোন পাহাড় ভেঙে এসেছ আমাদের ঘুম আসে না তোমাদের ঘুম আসে আমরা বসে থাকতে পারি তুমি বসে থাকতে পারো না কোথাকার না বাচ্চা দ্বারা তোমরা জন্মেছ ওখানে কিসের বলাঙ্গের বলাঙ্গের তো ঘুরতেছে ওরাই তো বকর বকর করতেছে বাইক দেয়া এই জন্য পোস্টার ছিঁড়ে ফেলে আমি জায়গায় জায়গায় কোথায় বিশ পঁচিশ জন করে ভলান্টিয়ার তিরিশ জন করে ভলান্টিয়ার নাম দেয়া থিয়া খানাটা আশপাশটা ঘুরে আসে হারা দেখায় ভলান্টিয়ারের এখন আর ভলান্টিয়ারে নাই সব নীরব বসে বড় জায়গা মতে বসে বসে ওয়াজ শুনো সম্মানিত উপস্থিতি এগুলো আর করবেন না কোনদিন নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ওয়াজ শেষ করে দিব এখানে এত ওঠা বসা কেন এখানে এত নড়াচড়া কেন কোরআন হাদিসের কথাই হচ্ছে ভালো না লাগলেও বসে থাকবেন এটা আদব একে আখলাখ এটা ভদ্রতা এটা সভ্যতা এটা উন্নত চরিত্রের বিষয় আমরা তো সারা রাত এখানে জাগবো না আপনার বেদবি করেন কেন আলেমুল আমার সাথে আর বেদবি যদি করবেন আজ শুনে কি দরকার জাগা মতে যান বাউল গান যায় শোনেন ওই বয়াতির ওয়াজ শোনেন সেখানে গিয়ে ভালো লাগবে সেখানে গিয়ে এই কাজ করো এই সকল বেহুদা কাজের দরকার কি তোমাদের এই সকল আচরণের প্রয়োজন কি সেখানে গেলে তোমরা অনেক কিছু শিখতে পাবে অনেক জ্ঞান তোমাদের হবে সেই জ্ঞান দিয়ে তোমাদের দুনিয়াও ভালো হবে আখেরাতও ভালো হবে ইন্দালিল্লাহে ওয়াইন্দাহে রাজন তারপরে আবার আহলাদিস সমাজ সেখানে আমার এত এত কঠিন কথা বলতে হলো আমি কল্পনাও করিনি সম্মানিত উপস্থিতি নবী বললেন তারপরে কথা চলছে এখানে কথা বলে কে তারপরে কথা বলে কে ওখানে কানের মধ্যে কি লোহা পুরা ঢুকাইতে হবে নাকি একটা পোলা বানিয়ে দেয় ব্যাখ্যা খেলে শুরু করছে গেলে যাও থাকলে থাকো কথা বলছো কেন ডাইন ভাবে সম্মানিত এলাকাবাসী আপনারা ওনাদেরকে কেন আনছেন আপনারা নহর ধরে উঠে যাচ্ছেন দেখি ভালো দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে উনি এত দূর থেকে আসছে আমাদের কিছু বোঝ দেওয়ার জন্য উল্টে আমরাই তার বোঝাইতেছি নাকি আচ্ছা ঠিক আছে থাক থাক থাক এখন থাক সব সভা পড়ায় শেষের দিকে সম্মানিত উপস্থিতি বললেন যে আমি উপস্থিত রসুল্লাহ সাল্লাম বললেন শোনো আল্লাহর হক হল তার এবাদত করতে হবে সেরেকবিহীন ভাবে তাহলে এটা হলো আল্লাহর রাইট সবচেয়ে বড় ইবাদত হলো কোনটা সালাহ সবচেয়ে বড় ইবাদত কোনটা সালাত নামাজ যেটাকে আমরা বলি সালাত হলো সবচেয়ে বড় ইবাদত এবং একটা রাষ্ট্রের সবচেয়ে প্রথম কর্তব্য কোনটা আউদ্দিন রাজিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور যে রাষ্ট্রের প্রধান কাজ কি বলেন সালাদ কায়েম করা একটা রাষ্ট্রের প্রধান কাজ হলো সালাদ কায়েম করা উন্নতি কতটুকু হলো যুদ্ধ কতটুকু হলো কতটুকু কোন কার্য হলো এটা রাষ্ট্রের পরবর্তী কাজ এক নম্বর কাজ হলো সালাদ কায়েম করানো আল্লাদিন আকামুসালা ও আতাউসাকা ও বেল মারুফ সালাত কায়েম করা সালাত কায়েম করা এটা কোন মানুষের ব্যক্তিগত ব্যাপার নয় ঐচ্ছিক ব্যাপার নয় তাকে সালাত আদায় করতেই হবে কোন ব্যক্তি জেনাও করতে পারে যদিও সেটা হারান কোন ব্যক্তি মদ্যপান করে ফেলতে পারে যদিও সেটা হারাম কোন ব্যক্তি জুয়া খেলতে পারে যদিও সেটা হারাম কোন ব্যক্তি অন্যায় কাজ করতে পারে সে যদিও সেটা হারাম কিন্তু কোন ব্যক্তি সালাত আদায় করবে না এটা হতে পারে কি পারে না এটা পারে না এটা আল্লাহর হক এটা আল্লাহর রাইট এটা আল্লাহর অধিকার এটা আল্লাহকে দিতেই হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মদ্যপানের বিরুদ্ধে এবং জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযান করছেন আমি বলবো এটা অনেক দূরবর্তী বিষয় এক নম্বর বিষয় ছিল আপনাদের সালাদ কায়েম করানো সালাদ কায়েম করানো সালাদ কায়েম করানো সালাদ যদি প্রতিষ্ঠা হয় তাহলে মদ জুয়া এমনিতেই অর্ধেক কমে যাবে প্রথম কাজ ছিল কি সালাদ বাস্তবায়ন করা আল্লাদিন সালাদ প্রতিষ্ঠা রাষ্ট্রের প্রধান কাজ সালাদ যদি রাষ্ট্র বাস্তবায়িত করতে পারতেন বাকিগুলা সব এমনিতেই কমে যেত এমনিতেই সরে যেত এমনিতেই দূরীভূত হয়ে যেত এমনি সালাতের সেই পাওয়ার রয়েছে সালাত নিজেই ক্ষমতা রাখে যে ফাহেসা কাজ যত অন্যায় কাজ যত দুর্নীতি যত সালাত নিজেই সেটা নিয়ন্ত্রণ করার মতো যোগ্যতা রাখে সম্মানিত উপস্থিতি সালাত কায়েম করবেন সালাদ যে কায়েম না করে আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদে ওয়া বাইনা শেরকে তারকুস সালাহ বান্দার মধ্যে এবং শেরেকের মধ্যে মোমেনের মধ্যে এবং মুশ্রিকের মধ্যে মুসলিমের মধ্যে এবং কাফের মধ্যে পার্থক্য কি সালাদ যদি কেউ সালাত আদায় না করে সে মুসলিম না কাফের সে মুসলিম না কাফের من ترك الصلاة متعمدا فقد كفر لا يصلى عليه ولا يدفن في مقابر المسلمين যে ব্যক্তি সালাত আদায় করে না লা ইউসাল্লা আলাই তার কোন জানাজা নেই ওয়ালা ইউদফানু ফি মাকাবির মুসলিমিন মুসলিমদের কবরস্থানে তার দাফন হবে না এটা আব্দুল কাদের জেলানির ফতোয়া সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া এবং গোটা আনাদিসদের ফতোয়া হলো যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি যত বড়ই হোক না কেন যত জ্ঞানী হোক না কেন যত বড় নেতা হোক না কেন যত বড় অফিসার হোক না কেন যত বড় প্রভাবশালী হোক না কেন তার জানাজা হবে না মুসলিমদের গোরস্থানে তাকে মাটি দেওয়া হবে না সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে কি করতে হবে তারা বলেছেন যে গরু ছাগল মারা গেলে দুর্গন্ধ রোধ করার জন্য যেরকম মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় ঠিক সেই রকম তাকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হবে আপনাদের এলাকায় কি হয় আমার মাঝখানে রাগের মুখে যা বলেছে ওটা অমিট করে দিয়ে তোমরা চাপা দিয়ে দিবে এরকম যেরকম গরু ছাগল মারা দিয়ে চাপা দিয়ে দিয়ে দিতে হয় যাতে দুর্গন্ধ না ছড়ে আপনাদের এলাকায় কি হয় হয় নাকি সবারই জানাজা হয় নাকি সবারই মুসলমানের গোরস্থানে দিতে হয় এটা ঠিক কথা নয় ওনারা মুসলিম নন ওনারা মুসলিম নন ওনারা মুসলিম নন যে ব্যক্তি সালাতে না আসেন এবং সালাত কায়েম না করেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সালাতে আসলো বাড়িতে অজু করলো অজু করার পরে শুধুমাত্র সালাতের নিয়তে মসজিদের দিকে গেল এবং সে রাস্তায় অন্য কোনো দুনিয়াবি কথাবার্তা বলল না মসজিদে গেল মসজিদে যাওয়ার সাথে সাথে সে যতক্ষণ মসজিদে অপেক্ষা করবে সে ততক্ষণ নামাজের মধ্যেই থাকলো সোয়াব পেতেই থাকবে সালাত আদায় করলো সালাত আদায় করে বসে থাকলো ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকলো আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মার হু আল্লাহ তুবালাই হে আল্লাহ তুমি তার উপর রহম করো হে আল্লাহ তুমি তার গুণামাফ করো হে আল্লাহ তুমি তার তওবা কবুল করো যতক্ষণ সে মসজিদে বসে থাকবে অতক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করতেই থাকবে মসজিদে যাবেন মসজিদে সালাত আদায় করবেন বাহিরে সালাত আদায় করার চেতে মসজিদে সালাত আদায় করা পঁচিশ থেকে সাতাশ গুণ বেশি কোন কোন বর্ণায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ গুণ বেশি এই হাদিসে রয়েছে জুমার দিন যখন উপস্থিত হবে আল্লাহ নবী বলেন যদি আল্লাহর কোনো বান্দা নিজে গোসল করে স্ত্রীকে গোসল করায় বাচ্চা কাচ্চাদেরকে গোসল করায় ঘরে যদি আতর থাকে সে আতর মাখে এবং ঘরে যদি তার কোনো ভালো পোশাক পরিচ্ছদ থাকে সেইটা যদি সে পরিধান করে তারপরে যদি সে মসজিদে যায় প্রথম পিরিয়ডে গেলে একটা উঠ কোরবানির সব দ্বিতীয় পিরিয়ডে গেলে তার একটা গরু কোরবানির সব তৃতীয় পিরিয়ডে গেলে তার একটা দুম্বা কোরবানির সব চতুর্থ পিরিয়ডে গেলে তার একটা মুরগি কোরবানির সব পঞ্চম পিরিয়ডে গেলে তার একটা ডিম কোরবানির সব হয় খতিব যখন মেম্বারে দাঁড়িয়ে যায় ফেরেস্তা খাতা বন্ধ করে দেন ফেরেস্তা খাতা বন্ধ করে দেন জুমার দিনে যদি আপনি সহি তরিকাতে জুমার সোনা তাদাই করেন আল্লাহ নই বলেন অতীতে এক সপ্তাহের গুণা এবং সামনে এক সপ্তাহের সাগিরা গুণা আল্লাহ হায়দুল্লাহ আসারে ক্ষমা করে দেন আবার তিন দিন বোনাস দেন সামনে সাত দিন তার সাথে আরো তিন দিন আল্লাহ শারিক যোগ করে দেন অতিরিক্ত করে দেন মসজিদে জানতো আপনারা জুমার সালাত আদায় করেন তো ঠিক মতো সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি আপনার উম্মত কেয়ামতের দিন চিনবেন কিভাবে আল্লাহ নবী বললেন শোনো কারো যদি কিছু গরু থাকে কারো যদি কিছু ছাগল থাকে উট থাকে একই কালারের তার কোনো কোনোটার কপালের মধ্যে যদি একটু সাদা বা সোনালি দাগ থাকে এবং পা হাতে পায়ে যদি দাগ থাকে তাহলে কি তোমরা তোমাদের ওই উট এবং ছাগলগুলা চিনতে পারবে না সাহাবিগণ বললেন যে হ্যাঁ চিনতে পারবো আল্লাহ নবী বললেন যে কেয়ামতের দিন আমার উম্মতেরা পৃথিবীর বুকে অজু করার কারণে তার মুখ তার হাত পা চেহারা উজ্জ্বল হয়ে জল জল করবে আমি কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারব আল্লাহ নবী বলেন যারা এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও তারা ভালো করে লম্বা করে অজু করবে যাতে তোমাদের উজ্জ্বল কেয়ামতের দিন বৃদ্ধি পায় মেয়েরা গহনা প্রিয় অনেক সময় তাদের গহেনা জোটে না আল্লাহ নবী বলেন যে পুরুষ হোক বা নারী হোক যারা পৃথিবীর বুকে ভালো করে অজু করবে কেয়ামতে দিন তাদেরকে মূল্যবান গহনা পড়ানো হবে এবং যত চাবে তত নারীরা যারা দরিদ্র আছেন ভালো করে অজু করবেন লম্বা করে অজু করবেন ইনশা আল্লাহ দুনিয়ার বুকে যাদের গহনার কপাল হয় নাই আল্লাহ ওয়াহদুল্লাহ আশরিক আলাহ কেয়ামতের দিন তাদেরকে গহনার ব্যবস্থা করে দিবেন সম্মানিত উপস্থিতি এখন আমরা শুতে যাব একটু পরেই আপনাদের একটু ঘুম পাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশা আল্লাহ আজিজ কেমতের মৃত্যু আপনাদের অবহারিত আমার অবহারিত হাত্তাইদা যে আহাদ আহমুল মাউত قال رب যখন মৃত্যুর সময় আসে আল্লাহ শারিকালাহর কাছে বান্দা বলতে থাকে রব্বের যেউন হে আল্লাহ আত্মাটাকে ফেরত দাও আত্মা দেখতে থাকে এই যে লাশটা যে আত্মাটা বেরিয়ে যাওয়ার পরে এই লাশটা পরে থাকে না এই লাশটার কিন্তু উপলব্ধি আছে এই যে আমি কথা বলছি একটা জিনিস আমার ভিতর থেকে বেরিয়ে যাবে আর আমি নীরব নিথর নিস্তব্ধ হয়ে থাকব কিন্তু আমি কিন্তু দেখতে পাবো মরা অবস্থায় যে আত্মাটা চলে যাচ্ছে তখন আল্লাহকে ডাকতে থাকবো হে আল্লাহ ওই আত্মাটা একবার আমার কাছে ফেরত দিয়ে দাও সাইনবোর্ড ভেসে উঠবে একটা সামনে সালাদ পড়িনি সিয়াম পালন করিনি বাবা মার হক আদায় করিনি মানুষকে অন্যায় করেছি মানুষের অত্যাচার করেছি মানুষকে কষ্ট দিয়েছি মানুষের কত ক্ষতি করেছি কোনো ভালো কাজ করিনি জাকাত দেইনি সব যেন সামনে ভেসে উঠবে ভেসে ওঠার পরে ওই সময় বলবে রব্বের যেমন আত্মাটা সামান্য সময়ের জন্য ফেরত দাও হে আল্লাহ অতীত যুগে আমি যা যা করে এসেছি আমি কিছু ভালো কাজ করব আল্লাহ একটু শোধ করে আসব সালাদগুলো আদায় করে আসব সিয়ামগুলো পালন করে আসব মানুষের হক শোধ করে আসব মিথ্যা মামলা দিয়েছি মানুষকে কষ্ট দিয়েছি বাবা মার বোধ করিনি সব কিছু করে তারপরে হে আল্লাহ আমি মরার জন্য প্রস্তুত হব আল্লাহর জবাব কয়টা তিনটা আল্লাহ বলবেন কাল্লা কখনো হবে না এক নম্বর জব দুই নম্বর জব হবে কাল্লা কখনো হবে না আত্মার ফিরত আসবে না হে দেহ তুমি যতই আত্মা কামনা করছো আত্মার ফিরে আসবে না এক নম্বর জবাব কাল্লা ইন্নাহা মতন হুয়া লোহা পৃথিবীতে যত ক্রিমিনাল আছে পৃথিবীর বুকে যত অন্যায়কারীরা আছে তারা এইরকম বলে থাকে বিপদে পড়লে ওরাহিম এই শুধু মৃত্যু মৃত্যু না এরপরে আছে তোমার কবরের জীবন এলাইয়াসন বাসন কেয়ামত পর্যন্ত যারা ভালো কাজ করেছেন করেছেন যারা মন্দ কাজ করেছেন তাদেরকে একটু ঘমে নিয়ে যে কয়েক মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ কেননা কালকে খুব ভোরে আমার আরেকটা ফ্লাইট ধরতে হবে আর আমি বক্তব্য আর বেশি লম্বা করবো না প্রায় বারোটার কাছাকাছি পৌঁছে গেছি সম্মানিত উপস্থিতি কবরের মধ্যে যখন রাখা হবে কালা রব্বের জেউন আল্লাহ বলে দিলেন বারসাকের একটা জীবন আছে তোমার পৃথিবীর জীবন শেষ জীবন নয় ওই জীবনে যখন যাবে তোমার খেদমতের জন্য কয়েকটা জিনিস রেডি করে রাখা আছে এক নম্বর রাখা আছে তোমার জন্য নাকির মনকার তোমার মাথার মধ্যে গুতাইতে থাকবে কিন্তু তোমাকে মরতে দেবে না তোমাকে আবার জীবিত করবে আবার শাস্তি দেবে দুই নম্বর যা রাখা আছে সেটা হলো মাটির চাপ মাটির চাপে হাড্ডিগুলো একটার সাথে একটা মিলে যাবে দুই নম্বর রয়েছে তিন নম্বর রয়েছে সত্তর থেকে নব্বইটা সাপ তোমার জন্য নিয়োগ দিয়ে রাখা হবে এক একটা সাপ এত বিষাক্ত যে পৃথিবীর একটা নিঃশ্বাস ছাড়ে পৃথিবী বিষাক্ত হয়ে যাবে এবং মাটিতে কোনো ফসল ফলবে না এই তিনটা হলো প্রধান এখানে তো আমাকে যেতেই হবে আপনাকে যেতেই হবে আপনাদের বাড়িতে মশারি আছে মশারি আছে কেন কেন মশায় কামড় দেবে তাই না কিংবা ডেঙ্গু হবে ডেঙ্গু রাত্রের মশায় হয় না ডেঙ্গি হয় কিসের মশায় দিনের মশায় কিন্তু আরো বেশি সতর্ক আরো বেশি সচেতন রাত্র যখন বাসায় যাবেন মশারিটা টানাবেন স্প্রে করবেন তারপরে আবার কয়লো জ্বালাবেন তার মধ্যে যখন শুইতে যাবেন তখন আপনার কল্পনাটা কি বলেন তো দেখি কি কল্পনা মৃত্যুর কোন চিন্তা আছে তখন লাইটটা আপনি নিভিয়ে দিলেন আপনি যেন মনে করছেন যা খাটটা হলো আমার কবর মাটি ডান দিয়ে মশারিটা যেন আমার ঢটের মতো উপর দিয়ে আরেকটা বেড়া আছে আমি লাইট যখন নিবে দিলাম অন্ধকার কবরে যেন আমি শুয়ে পড়লাম এটা কখন আপনার মনে জাগে এটা কখন আপনার মনে জাগে কি জাগে না কখনো জাগে না টিভিটা ছেড়ে দিয়ে রেখেছেন ভারত ফিল্ম হচ্ছে কিংবা মসলিল গান বাজনা হচ্ছে কিংবা নাটক থিয়েটার হচ্ছে আপনার অজু কালমা কিছুই নেই এখন তো বিছানায় যাবেন ওয়াজ আর কি শুনলেন না শুনলেন সেটা তো বড় কথা নয় তারপরে আপনি ব্যবজি অবস্থায় বিড়ি টানতে টানতে নামাজ না পড়েই সালাত আদায় না করে বিছানায় শুয়ে পড়লেন তাই না আল্লাহ নই বলেন সারা রাত এর মুখে এবং নাকের মধ্যে শয়তান পেশাব করতে থাকে ফজরে উঠলেন না সালাত আদায় করলেন না আটটা দশটার সময় আপনি দাঁত খোঁচাইতে থাকলেন আপনার ফজরের সালাতো মাটি খামাকা শুধুমাত্র ওয়াজ মাহফিলে এসে থাকলেন আল্লাহর পক্ষ থেকে কোনো আজান দেওয়া হলো হাইয়া আলাহ সালা হাইয়া আল ফালা তখন কি শুধু এই ইমাম সাহেবের জন্য মোয়াজ্জেন সাহেবের জন্য আর বুড়া মুসল্লির জন্য না সবার জন্য সবার জন্য হচ্ছে আপনাকে ডাকা হচ্ছে তোমাকে ডাকা হচ্ছে যুবককে ডাকা হচ্ছে তরুণকে ডাকা হচ্ছে প্রৌঢ়কে ডাকা হচ্ছে বৃদ্ধকে ডাকা হচ্ছে সকলকেই ডাকা হচ্ছে তুমি কেন মসজিদে যাচ্ছ না কোন নিয়মে কোন আক্কেলে কোন বিধানে তুমি বিছানায় শুয়ে থাকছ এটা তো আল্লাহর হক এটা তোমাকে দিতেই হবে আল্লাহকে আল্লাহর হক না দিয়ে তো আল্লাহর সামনে যাওয়া যাবে না আপনি কোন দোয়া পড়ে শুইলেন দোয়াটা মনে আছে আল্লাহম্মা বিস্মিকা আমুত ওয়াহিয়া বিস্মিক রব্বি ফরলি দাম্বি আল্লাহম্মা বিস্মিকা হে আল্লাহ তোমার নামে আমুত আমি মরি ওয়াহিয়া আমি বাঁচি বিস্মিক রব্বি হে রাব তোমার নামে ফাগ ফরলি দাম্বি তুমি আমার গুনাগুলা মাফ করে দিও যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায় আর যখন জাগেন তখন কোন দোয়া পড়েন আলহামদুলিল্লাহ সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবিত করেছেন মারার পরে কিন্তু এই জীবনই শেষ জীবন নয় ও এলেই হেন্নুসুর আমার আবার তার কাছে যেতেই হবে দুদিন পরে হোক বা আজকে হোক এইবার বাঁচলাম মরণ কিন্তু ঘুম কিন্তু মরণের খালাতো ভাই ঘুম মৃত্যু মৃত্যু থেকে আপনি বেঁচে উঠেছেন এইটাই শেষ জীবন নয় মৃত্যুর সময় ঘুমের সময় আপনি দোয়া পড়লেন বারা এমনি আসে আল্লাহ নবী বলেন যখন তুমি শুইতে যাবে তখন সাতটা কালেমা পাঠ করবে কয়টা আপনাদের শুধু শুয়ে আমি চলে যাবো ইনশাআল্লাহ আজিজ সাতটা আসলাম তো ঝিলেকে ফওয়াত আমরিলেকে আলজাত জাহরিলেকে তার রাগবাতন ও রাহবাতন ইলাইকে লা মালজা ওয়া লা মানজা মিনকে ইল্লা ইলাইকে আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া আরসালতা এই সাতটা কালেমা পড়ে আল্লাহর যে বান্দা ঘুমাতে যাবে এই ঘুমের মধ্যে যদি তার মৃত্যু হয় মুত্তা আলাল ফিতরা আল্লাহ নবী বলেন তাহলে তুমি ওই লোকটার ওই শব্দপ্রসূত যে শিশুটি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে নিষ্পাপ হয়ে এই সাতটা কালেমা পরে তুমি যদি ঘুমিয়ে যাও তাহলে ওই নিষ্পাপ শিশুর মতো তোমার মৃত্যু হবে সোহান আল্লাহ তো বললেন দোয়া মুখস্ত আছে তো দোয়া মুখস্ত আছে দোয়াটা লিখে নেবেন যাতে ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে যেন আপনি নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন অজু অবস্থায় শুইতে বলা হয়েছে ডান কাত হয়ে শুতে বলা হয়েছে কয়জন উজু করে শুবেন বলেন কয়জন সবাই অজু করে শুবেন আজকের থেকে অজু যে বৃদ্ধ করতে না পারবেন গরম পানি দিয়ে করবেন যদি না পারেন তাই অম্মম করে শুবেন ডান কাত হয়ে শুবেন টিভি চালিয়ে শুবেন না দোয়া পাঠ করে শুবেন এবং এইভাবে যদি আপনি শয়ন করেন এবং এই অবস্থায় যদি আপনি ঘুমের মধ্যে মারা যান তাহলে আপনি নিষ্পাপ অবস্থায় মারা যাবেন সদ্য প্রসূত শিশুর মতো দত জানেন না সাহি মুসলিম কিতাব দাওয়াতে হাদিসটা এসেছে এইভাবে দৈনন্দিন আমল আপনি দুরুস্ত করবেন মশার কামড়ের ভয়ে আপনি মশারি টানিয়েছেন তাই না শুনুন সব কিছু করেছেন বাচ্চা শিশু একটা দুষ্ট পত্তনের সাতটা সত্তরটা সাপনা নব্বইটা সাপনয় সাতটা মশা চুঙ্গার মধ্যে ঢুকে রয়েছে চুঙ্গার মধ্যে আপনি যখন ঘুমিয়ে পড়েছেন মশার নিজে ছেড়ে দিয়েছে কতক্ষণ পরে শুধু কানের কাছে এসে পু করছে আর পায়ের কাছে ভু করছে আপনার ঘুম হবে কি হবে না ঘুম হবে ঘুমটা আপনার ভেঙে যাবে আর যদি মাঝে মধ্যে একটা করে কামড় দেয় পায়ের মধ্যে বা কানের মধ্যে তাহলে ঘুম হবে কি হবে না ঘুম হবে না আর কাঁচা ঘুম যদি ভেঙে যায় পরের দিন আপনি স্কুলে গেলে পড়াতে পারবেন না ছাত্রের পরীক্ষা দিতে পারবেন না হাইলায় লাঙ্গলের মধ্যে ফাল লাগাবে গাড়ির ড্রাইভার এক্সিডেন্ট করবে কেন রাত্রিবেলায় কি হয়েছে মশার পুং করার কারণে আপনার ঘুম ভেঙে গেছে আর সেই আল্লাহর বান্দা কবরের মধ্যে শুয়ে একবারও চিন্তা করেন না যে আপনার কবরের মধ্যে কি ঘটবে চিন্তা করেছেন কোনদিন যদি চিন্তা করতেন পাপাচার করতেন না গুণা করতেন না অন্যায় করতেন না সালাদ বাদ দিতেন না বাবা মার খেদমত করতেন মানুষের উপর জুলুম করতেন না অন্যায় অত্যাচার কিছুই করতেন না আপনার জীবনটা পবিত্র এবং পরিচ্ছন্ন হতো মাটি ডাকছে আনা বাইতু দুধ আনা বাইতুল গরবা আনা বাইতুল আশা মাটি ডাকছে আমি একাকিত্বের ঘর আমি সাপের ঘর আমি বিচ্ছুর ঘর আমি অন্ধকারের ঘর এই মাটি অনেক সহিষ্ণু বসে আছেন মাটি কোনো কথা বলছে আমার উপর বসছিস কেন এই মাটিতে খুঁটি গেড়েছেন মাটি কোনো অভিযোগ করছে মাটিতে হাল চড়ছেন মাটি কিছু বলছে মাটিতে খাল কাটছেন এই মাটি কিছু বলছে মাটি সবচেয়ে ধৈর্যশীল আর মাটি হলো সবচেয়ে হিংস্র মরার সাথে সাথে আপনাকে সাপ দিবে আপনাকে বিচ্ছু দিবে আপনাকে চেপে ধরবে আপনাকে ভেঙে চড়ে ফেলবে সাহাদ বিন মোয়াজরাজিয়াল মৃত্যুর পরে নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন হাজ আব্দুল সালে এই নেকর বন্দা মারা গেছে যার জন্য আসমানের দরজাগুলা খুলে পড়ে গেছে আরস পর্যন্ত কেঁপে উঠেছে সত্তর হাজার ফেরস্তা তার জানাজায় উপস্থিত হয়েছে কিন্তু মাটি তাকে এমন ভাবে চেপে ধরেছে যে হাড় গরু ভেঙে চেড়ে ফেলেছে মাটি ছাড়বে না আর আপনি যত পাপাচার করেন অন্যায় করেন তার মূল সাক্ষী কে বলেন তো মাটি আপনার সাক্ষী আপনি চুরি করছেন আপনি ডাকাতি করছেন আপনি খুন করছেন আপনি অন্যায় করছেন আপনি জেনা করছেন আপনি ব্যবচার করছেন আপনার সব সাক্ষীকে মাটি সাক্ষী হয়ে থাকছে আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে আল্লাহ পাক সে সব কিছুকে তিনি সিসি ক্যামেরা দেয়া সব তুলে নিচ্ছেন দুই কান্দে দুই ফেরিস্তা আপনার সব আমল নামা রেডি করছেন এই জন্য আমি ওসি সাবদেবকে বলি আমি তদন্ত কর্মকর্তাদেরকে অনেক সময় ওয়াজ করি আপনারা যে ভুল রিপোর্ট দেন থানার থেকে মিথ্যা রিপোর্ট দেন আপনি যদি মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা লেখেন আর যে সকল মামলার সাক্ষীরা মিথ্যা সাক্ষী দেন যে সকল জজ সাহেবরা যদি থেকে থাকেন মিথ্যা রিপোর্ট লেখেন আপনি কি জানেন যে আপনার দুই কান্দের ফেরেস্তা আপনারটা লিখতেছে আপনি তো ওসি সাহেব আপনার তদন্ত কর্মকর্তা কত জনের সর্বনাশ করে যে আপনি মিথ্যা রিপোর্ট দেন মিথ্যা চার্জশিট দেন যদি দিয়ে থাকেন আপনি কি জানেন আপনার দুই কান্দের দুই ফেরেস্তা সাথে সাথে আপনার চার্জশিট লিখতেছে আর আল্লাহর সিসি ক্যামেরায় সব উঠে যাচ্ছে আর যে মাটির উপরে বসে লেখছেন ওই মাটি যে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকছে আপনি যে বুঝতেন তাহলে এই কুকামটা করতেন না যা সত্য যা শুদ্ধ আপনি তাই করতেন সম্মানিত উপস্থিতি আমি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বেশি বেজে গেছে আল্লাহ ওয়াহদুল্লাহ শারিকাল তৌফিক দিলে আমি আপনাদের সামনে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম মাঝখানে আমাকে ক্ষমা করে দিবেন মাঝে মাঝে এই দৌড়াতে দৌড়তে এমনিতেই মাথা ঠিক থাকে না তারপরে আপনার সামান্য এক দেড় ঘন্টা সময় বসবেন তার মধ্যে যদি উঠা বসা করেন তাহলে সেটা ভালো লাগে না কাজেই একটু হটটক করে ফেলেছে আপনারা ভুলে যাবেন ইনশাআল্লাহ শুনটা ঘুমের দোয়াটা আমার শুনতে যাচ্ছে অনেক জায়গায় শুনতে চান এটা হলো আল্লাহ নবী বললেন আবার শুনেন ভালো করে অনেক জায়গায় দোয়াটা দ্বিতীয়বার তৃতীয়বার শুনতে চান আর কি সেটা হলো আসলাম তু ওয়াজহিলেক হে আল্লাহ আমি আমার চেহারা আমি আমাকে তোমার জন্য একাবারে সারেন্ডার করে দিলাম ওয়াল তো জাহারি এলাক আমি আমার পিঠটা তোমার নামেই খাতের সাথে ঠেকিয়ে দিলাম ওয়া আসলাম তো ওয়াল ওয়ালজা তো জাহারি এলাইক ও ফওয়াত আমরে লাইক আমার যত দায় দায়িত্ব আমার যত বেশি হে আল্লাহ তোমার কাছেই সুপর্দ করে দিলাম রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক হে আল্লাহ তোমার ভয়ে এবং তোমার আশায় তোমার জাহান্নামকে আমি ভয় করি রাহবাতান রাগবাতান তোমার জান্নাত চাই তোমার রহমত চাই সেই কামনা করে লা মাল যাওয়ালা মন যায় ইল্লেকে কোনো আশ্রয়ের জায়গা নাই কোনো ভাগার জায়গাও নাই একটা উদাহরণ আমি এখানে দিয়ে থাকি অনেকেই বড় বড় কর্মকর্তা যারা তাই না বড় বড় অফিসার যারা রাষ্ট্রের বড় বড় লোক যারা তাদেরকে তো বাড়িঘর পাহারা দেওয়া হয় না প্রোটোকল দেওয়া হয় না পুলিশ র্যাব কত কিছু তা পাহারা দেওয়া হয় তাকেও কিন্তু এই দোয়া পড়ে হয় লামাল যা ওলা মান জামিন কেলাই আমাকে পাহারা দিচ্ছে পুলিশ র্যাব রেজিমেন্টের কত বাহিনী হে আল্লাহ কিন্তু তুমি যখন আমাকে ডাক দেবে ওই র্যাবে ঠেকাইতে পারবে আর্মি ঠেকাইতে পারবে পুলিশে ঠেকাইতে পারবে মান জামিন হে আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নাই মালাকুল কে কেউ ঠেকাইতে পারে কোনো বাহিনী দোয়ার মধ্যে একটা সারমর্ম আছে চার নম্বর হলো যে আমান তবে কিতাবে কাল্লে হে আল্লাহ তুমি যে কিতাব অবতীর্ণ করেছ সেই কিতাবের উপর আমি ইমান এনেছি এবং অবে নবী কাল্লে যে আরসালত তুমি যে নবী পাঠিয়েছ তার উপরে আমি ইমান এনেছি বারাইব না আজেব বলে দে মনে মুখস্থ হয়ে গেলে তো আপনাদের নাকি হয় নাই বারা আজেব বলছেন ইয়া আমি এখন আপনাকে শুনিয়ে দেই একবার শুনেছেন অনেকেই বলে থাকেন যে কিতাব তো পরে লেখা হয়েছে হাদিস পরে লেখা হয়েছে আর লেখার উপর তো নির্ভর না ইসলাম ইসলাম ব্রেনের উপর নির্ভর শুনেছে সাথে সাথে মুখস্থ কোরআন মুখস্ত সাথে সাথে সাহাবিদের আল্লাহ নবীর হাজার হাজার হাদিস সাহাবিরা শুনেছেন সাথে সাথে মুখস্ত তাদেরকে আল্লাহ পাকে এরকম ব্রেনই দিয়ে দিয়েছিলেন লেখা হয়েছে পরে আগে হয়েছে মুখস্ত মুখস্তর উপর নির্ভর করে লিপিবদ্ধ হয়েছে কাজে ব্রেন হলো আল্লাহর দেওয়া আল্লাহ পাক সংরক্ষণ করার জন্য উম্মতে মোহাম্মদকে এরকম ব্রেন দিয়েছেন টিভিতে দেখবেন রমজানে বাচ্চা বাচ্চা ছেলে পেলে কোরআন কিভাবে মুখস্ত বলে যেখান থেকে এক অক্ষর বলে সেখান থেকে আরো দশ অক্ষর বলে দেয় আল্লাহ ব্রেন দিয়ে দিয়েছেন হেফাজতের জন্য সম্মানিত উপস্থিতি কাজেই মুখস্থ করে ফেলবেন মুখস্থের চেষ্টা করবেন আসবেন আর যাবেন এটা কথা নয় অনেক মুখস্থ করবেন অনেক মুখস্থ করবেন রাত দিন শুধু মুখস্থের উপর থাকবেন কোরআন মুখস্থ হাদিস মুখস্থ দোয়া মুখস্থ আল্লাহ নই বলেন বারা আমি বেনাবি কালে যে আর সালতা বলছি আর তুমি রাসুল কালে যে আর সালতা বলেছ আমি বলেছি নাবি তুমি বলেছ রাসুল কথাটা বুঝতে পারছেন নবী যে মোহাম্মদ রাসুল চিনি না আল্লাহ নবী ভুল ধরলেন কেন বললেন যে তোমার দোয়ার কারণে হয়তো তুমি পাবে অনেক কিছু কিন্তু আমি যা বলেছি ঠিক তাই যদি না বলো তাহলে এই ফজিলতটা পাবে না সালাম ফিরালেন কি দোয়া পাঠ করবেন আল্লাহ আকবর أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহ নবী সালাম ফিরে এই সকল দোয়া পড়তেন সহি বুখারির থেকে সব হাদিসের মধ্যে রয়েছে একটা দোয়া মুখস্থ না করে সালাম ফিরে এই হাইয়ে নবী সালাম ওয়াইলাইকা আরজুলু সালাম আদখিলনা দারাকা দারা সালাম চু চু চু চু চু বা হাক্কে লা ইলাহা ইল্লা চু চু চু কার দোয়া পড়লেন আপনি আল্লাহ নবীর দোয়া না নিজের বানানো দোয়া আল্লাহ নবীর দোয়া না নিজের বানানোটি দোয়া আল্লাহ নবীর দোয়া পড়লেন না পড়লেন নিজের বানাউটি দোয়া আল্লাহ নবী বারায় ইবনে আজবকে বললেন আমি নবী বলেছি তুমি রসুল বলেছ সামান্য তুইটি আল্লাহ নবী ধরে ফেললেন আর আপনি কোনোদিন একটা সুন্নতি দোয়া পড়েন না খালি নিজে হাত তোলে এইরকম রশি পাকান কেউ বা রশি পাকায় কেউ বা হাত এরকম মশরায় কেউ বা হাত এরকম করে তারপরে বাহাক্কে লাইলে হাইল্লারা সুসু সুসু সুসিল জীবন করলেন হইল হলো না তো আপনার শূন্যতের মধ্যে নাই যাই হোক ভাই বলেছিলেন যে আবার একবার বলার জন্য বলে দিলাম দোয়াটা রয়েছে সেই মুসলিমে কেতাব দাওয়াতের মধ্যে ওইখান থেকে লিখে নেবেন ব্রেন একটা বিরাট বিষয় রাজার একবার শুনে মনে থাকে উজিরের দুইবার শুনে মনে থাকে কোতোয়ালের তিনবার শুনে মনে রাখে রাজা বললেন যে একটা নতুন কবিতা শোনাতে পারবে তাকে আমি পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব কবি কবিতা পড়ে এসে শোনায় রাজা বলে যেটা আমি তো জানি মানে একবার শুনেছে মুখস্ত আমার উজিরেও জানে কবি বলেছে একবার রাজা বলেছে একবার দুইবার শুনে উজিরে বলে দিয়েছে রাজা উজিরে দুইবার শুনে আর তিনবার শুনলে কত আলোর মনে থাকে কত আলো কথা আমিও জানি কবি বলে এত কষ্ট করে কবিতা বানায় বানায় নিয়ে আসি আর সবাই জানে এটা কেমন কথা হইল রে সব কবি ফেলার খালি আসে যায় কবিতা শুনে আর বিদায় এক চালাক কবি এক চালাক কবি সে এসে বলছে যে আমি একটা কবিতা শোনাই আপনার বাবা যখন রাজা ছিলেন আমার বাবার কাছ থেকে এক লাখ স্বর্ণ মুদ্র কর্য করেছিলেন কবিতার অর্থ এক লাখ স্বর্ণ মুদ্রা গ্রিন করেছিলেন সেটা হে রাজা আপনিও জানেন আমিও জানি এবং আমার কাছে সেটা আপনাকে ফেরত দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন এই হলো কবিতা রাজাই বলে এই একটা নতুন কবিতা শুনলাম কেননা পঞ্চাশ হাজার দিয়ে এক লাখের হাত থেকে বাসি কোনো ব্রেন মনে রাখতে চেষ্টা করবেন শিখতে চেষ্টা করবেন খালি সোভান আল্লাহ করবেন না আর উঠা যাবেন না আসসালাম আলাইকুম ইস্তেকফার বিষয়টা কি ইস্তেকফার করার নিয়ম কি এবং কোন নির্দিষ্ট সময়সীমা আছে কি ইস্তেকফার মানে হলো গফার থেকে আলেপ সিন তার খাসলত হলো চাওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া আপনি ক্ষমা চাবেন আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহ পাক মাপ চাওয়া পছন্দ করেন এমনকি এই যে রাত শেষ হয়ে যাবে না আল্লাহ পাক নিজে হাত বাড়াই দেবেন লিয়াতু বা মুসি আল্লাহ সারা রাত যারা পাপ করেছে আল্লাহ নিজে হাত বাড়াই দেয় বলবেন এখন তুমি মাপ চাও আমি হাত বাড়িয়ে দিয়ে রেখেছি আমার কাছ থেকে গুণা মাপ চাই না সারাদিন গুণা করেছেন সন্ধ্যার সময় আল্লাহ পাক হাত বাড়িয়ে দেবেন লিয়াতু বা মুসি আন্নাহার সারাদিনের গুণাগাররা আমার কাছ থেকে মাপ চেয়ে নাও আর রাত্রে যখন তিন ভাগের এক ভাগ অবশিষ্ট থাকবে আল্লাহ শেষ আকাশে নেমে আসবেন আর বলবেন আলামিন মুস্তাক ফিরনি আস্তাকফুর ফাগ ফিরলা কে আছো গুনা মাপ চাও এখন আমার কাছে গুনা মাপ চাও আমি তোমার গুনা মাফ করে দেব শেষ সাথে জাগার অভ্যাস আছে তো অনেকের ইনশাআল্লাহ অভ্যাস করে নেবেন ভালো লাগবে এটা হলো ইস্তেক তার কোন সময় সীমা নেই যত দ্রুত ইস্তেকফার করবেন মনে করবেন যে এই মুহূর্তে আমি মারা যাব সবসময় ইস্তেকফারের মধ্যেই থাকবেন এশার আজানের আগে কি এশার নামাজ পড়া যায় হয়েছে কিনা পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেল মাগরেবেরা সময় হয়ে গেল পশ্চিম আকাশের যে লালিমাটা যতক্ষণ থাকে পশ্চিম আকাশের লাল একটা আভা থাকে ওই আভা চলে গেল মগরের বক্ত শেষ এখন আপনি এসা পড়তে পারেন এসার আজান হোক বা না হোক সূর্য ডুবে গেলে ইফতার করবেন আজান হোক বা না হোক আজান কতক্ষণ পরে দেয় সূর্য ডুবার তিন মিনিট পরে দেয় আজান শুনে ইফতার করবেন না বেলা ডুবছে থেকে ইফতার করবেন আজানের সাথে ইফতারের কোন সম্পর্ক নাই দেশের কোথাও যদি আজান না হয় আপনি ইফতার করবেন কিনা সূর্য ডুবে গেছে আপনি তার করবেন আজানের সাথে মসজিদের জামাতের সম্পর্ক কিন্তু সালাতের সময় যখনই আভা কেটে গেছে তখনই আপনি এশার সালাত আদায় করতে পারবেন কিন্তু ফজিলত হবে না দায় সারা হলো মুসাফির হলে পরে বের হবেন আপনি আজান এবং জামাতের অপেক্ষা করবেন এশার সালাতের জামাত যত দেরিতে পড়বেন তত উত্তম এটা হাদিসের কথা তাহাজ্জত নামাজ মোট কয় রাখাত পড়া উত্তম ও এর আগে কোন নির্দিষ্ট সুরা পাঠ করতে হয় কি বিরাট অধ্যায় এটা রাত্রের অধ্যায় আপনারা উদ্বোস করছেন সুতরাং তাহাজ্জতের আগে নবী সাল্লাম যখন উঠতেন তাহাজ্জত একটা বিরাট বক্তব্যের বিষয় ইন্নাফি পাঠ করতেন বিশাল একটা দোয়া পাঠ করতেন আন্তা কাইমুসামাওয়াত বিস্তারিত দোয়া পড়তেন সোহেল বুখারিতে তাহাজ্যতের অধ্যায় প্রথম হাদিসটা খুব বিরাট একটা দোয়া পাঠ করতেন আরো অনেক দোয়া পাঠ করতেন আল্লাহ নবী তাহাজ্যতের আগে কিন্তু এই জন্য আপনার তাহাজ্যতের কম বেশি হবে না তাহাজ্যত মানে হলো রাত্রি জাগরণ করা তবে সুরা আল ইমরানের ওই আটগুলো শিখে নেবেন সোহেল বুখারির তাহাজ্যতের অধ্যায়ে লম্বা দোয়া ইমাম বুখারি উল্লেখ করেছেন সেটা যে লেখে নিয়ে পারেন সেটা আপনারা পড়বেন আচ্ছা কয় রাকাত পড়া তাহাজ্জত হলো মূলত আট রাকাত আট রাকাত যদি পড়েন তার সাথে তিন রেখাত বেতের কত হইল এগারো রেখাত আর যদি দশ রেখাত পড়েন তাহলে এক রাকাত বেতের কত রেখাত হলো এগারো রাকাত আল্লাহ নবী রাতে এবং দিনে কত রেখাত আদায় করতেন সর্বমোট চল্লিশ রেখাত মনে রেখেছেন আলহামদুলিল্লাহ জহরের কত পাঁচ অক্ত সালাতে কত রাকাত উনিশ রাকাত আর সুন্দর কত রাকাত বারো রাকাত বারো আর উনিশে কত বারো আর উনিশে কত হইল হ্যাঁ উনত্রিশ শুভঙ্করের ফাঁকে উনচল্লিশে তিনশো গেলে কত থাকে বাকি উনচল্লিশে তিনশো বাদ দিলেন কত তিনশো মানে তালেবস্য মধ্যাহ্নশ দন্তস্য তাই না আচ্ছা যাই হোক এটা শুভঙ্করের ফাঁকি উনিশ রেকাত বারো রেকাত হলো কত রেকাত উনত্রিশ বাকি থাকলে কত সতেরো আর বারো কত হইল উনত্রিশ বাকি থাকলো কত চল্লিশের এগারোই থাকলো এই এগারোই হলো রাত্রের সালাম এগারো না বিশ এগারো না বিশ কত বাকি থাকলো বিশ রেখার তারাবি আল্লাহ নবী কোনোদিনে পড়েন নাই রমজানে যেটা তারাবি ওইটাই অন্য বসে কেমন লাইল ওইটাই তাহাজ একই রমজান একটু আগে পড়া শেষ রাতে পড়া উত্তম আর বাকি মাসে শেষ রাতে পড়বেন এইটাই হলো তাহাজ্জত নির্দিষ্ট সুরা নির্দিষ্ট সুরা নাই যে কোনো সুরা তাহাজ্জতের মধ্যে আপনি পাঠ করতে পারেন তবে তিন রেখা যদি বেতের পড়েন তাহলে পড়বেন সাব্বে হেসমা কালা আলা উল ইয়া ইয়ুহাল কাফেরুন এবং কুল হু আল্লাহাদ তিন রেখাতে এই তিন সুরা কি সুন্নত আর এক রেখাত পড়লে যে কোনো সুরা আপনি পড়তে পারেন ঠিক আছে স্বামীর নাম ধরে কি ডাকা যায় হ্যাঁ ডাকা যায় কোনো সমস্যা নাই তবে একের দেশের প্রচলন এক এক রকম যদি আপনার দেশের প্রচলনে স্বামীর নাম ধরে ডাকলে উনি যদি বেহাদবি বোধ করে আপনি ডাকবেন না এটা কোনো শরীয়তের বিধান নয় এটা হলো প্রচলন আর এই প্রচলনের মধ্যে নায় জায়েজ না জায়েজের কিছু নাই যদি আরব দেশে নাম ধরে ডাকে বাপেরও নাম ধরে ডাকে এমনকি আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর আব্দুল মোহসেন তুর্কি কোন একটা কাজে গেলাম জোহরের আজান হইল চা দেয় যে নিচে চাদর মোসে ওই কইতেছে আবদাল্লাহ আবদাল্লাহ আজান ভাইস চ্যান্সেলর নাম ধরে কইতেছে যে চা দেয় ভাইস চ্যান্সেলের নাম ধরে ওই চাপরাশি কোন নাম ধরে রাখা সাহস পাবে বিশ্ববিদ্যালয়ের শুধু ভাইস চ্যান্সেলার না তিনি মন্ত্রী হয়েছেন পরে তারপরেও রাজার উপদেষ্টা হয়েছেন রাজার যখন উপদেষ্টা তখন বাংলাদেশে এসেছিলেন আহলে আদিসদেরকে এক করার জন্য পাঁচ সাত দিন ছিলেন স্পেশাল ফ্লাইট নিয়ে সেই বৈঠকে বসার সুযোগ আমার হয়েছিল যে তোমরা সব ডক্টর আব্দুল বারী স্যার বসেছিলেন ডক্টর গালেব সাহ বসেছিলেন তিনি বসে সমন্বয় করার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন সেই আব্দুল মোহসেন তুর্কি যখন ভাইস চ্যান্সেলার আমি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম রিয়াদে আমি যে বসে আছি কোন একটা কাজে গেছি ওই যে সাফরাশি সাদায় ও আবদুল্লাহ আবদুল্লাহ আজান দিছে আজান দিছে নামাজে চলো কিচ্ছু মনে করে না তারা এইরকম তাদের মধ্যে সমান ব্যাপার আর আপনি যদি করেন তাহলে কি হবে এটা এক এক দেশের এক এক ধরনের প্রচলন স্বামীকে নাম ধরে বলতেছে হ্যাঁ, সেটা তাদের দেশে প্রচলন কিছু কিন্তু আমাদের দেশে বিশেষ বিশেষ ক্ষেত্রে বলে বিশেষ বিশেষ ক্ষেত্রে বলে না যদি তিনি বেয়াদি করতেন আপনি বলবেন না সমস্যা নেই ফরজ গোসলের আগে গায়ে যদি কোনো চাদর থাকে ফরজ গোসল করে হ্যাঁ, কি কোন আমল করলে দোয়া খুব দ্রুত কবুল হয় এ প্রসঙ্গে আপনি আগে সুরা ফাতে পাঠ করবেন এবং তারপরে আল্লাহ সাল্লাহ পাঠ করবেন আল্লাহ বারেক আল্লাহ পাঠ করবেন তাহলে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে সুরা ফাতেহা আল্লাহ সাল্লাহ আল্লাহ পুরা আল্লাহ বারেক আল্লাহ তারপরে দোয়া করবেন দোয়া আপনার খুব দ্রুত কবুল হয়ে যাবে এটা হাদিস তারা প্রমাণিত দোয়া খুব দ্রুত কবুল হবে অনেক জায়গায় দেখা গেছে সালাত এবং সালাম না দিয়ে যে দোয়া করে দোয়া ঝুলন্ত থাকে কাজে আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আল্লাহ পড়ে দোয়া করবেন ফরজ গোসলের আগে গায়ে যদি কোনো চাদর থাকে ফরজ গোসল করে সেই চাদর গায়ে দিয়ে নামাজ হবে কি মূল কথা হলো যে চাদরের মধ্যে যে না পাকি না লাগে কোনো সমস্যা নেই এমনকি কোন কোন হবে তিনটা কয়েকটা ভাগ আছে পেশাব পায়খানা না পাক দুই মজি না পাক মজি হলো উত্তেজিত অবস্থায় সাধারণ হালকা যে পানিটা বের হয় ওটার নাম মজি ওইটা না পাক কিন্তু মনে যেটা যেটা করে চরম মিলনের মুহূর্তে যেটা নির্গত হয় অত্যন্ত গাঢ় এবং খুব দ্রুত বেগে এটার নাম হলো মনি যেহেতু প্রশ্ন করেছেন হত ভুল দেওয়া যাবে না ওইটা কারো কারো কাছে না পাক অধিকাংশ আলমের কাছে না পাক নয় ওটা শুধুমাত্র মুছে ফেললেই পাক হয়ে যায় যদি আমি তার সাথে একমত নই এবং আহমদ রাহম্বল বলেছেন ওটা না পাক নয় এবং অন্যান্য হানাবি হবে না পাক আর কি ওটা না পাকি কিন্তু অত কঠিন না পাক নয় ওটা যদি আপনি মুছে ফেলেন কোনো কিছু দিয়ে এই কি করে কাপড় দিয়ে কিংবা তেনা দিয়ে তাহলে এটা পাক হয়ে যাবে আর যে হালকা ধুইতে পারেন ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর সেটা গায়ে দেওয়া যাবে সুতরাং ব্যাপারটা হলো যদি পেশাব পায়খানা মজি মনি কোনো কিছুতে না লাগে সেটা আপনার গায়ে থাকুক লুঙ্গি থাকুক চাদর থাকুক যা মনে তা থাকুক সেটা না পাক নয় সেটা গায়ে দিয়ে আপনার সালাদ হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ। ওই জায়গা ধুলেই হবে যদি কোথাও লেগে যায় না পুরো ধোয়ার দরকার নাই যে জায়গাটুকু লেগেছে ওইটুকু ধুয়ে ফেললেই হবে আর যদি কোথাও না লাগে সরাসরি সালাত হয়ে যাবে কোনো সমস্যা নেই কাপড়ে যদি প্রস্রাব লাগে এবং তা যদি শুকিয়ে যায় তাহলে কি ওই কাপড় পরে নামাজ হবে না পেশাব পায়খানা শুকাইলে পবিত্র হয় না ওটা ওইটুকু ধুয়ে ফেলতে হবে পেশাব পায়খানা শুকায় পাক হয় না আমার কোনো সমস্যা নাই মৃত সন্তান জন্ম নিলে জানাজা পড়া যাবে কি মৃত সন্তান যদি রুখ আসার পরে জন্ম নেয় তার জানাজা পড়তে হবে সৌদি আরব আলমদের ফতা হলো যে চার মাসের আগে যদি জন্ম নেয় তাহলে মরা পড়ে যায় সাক্ত হবে তাহলে সেটার জানাজা পড়তে হবে না ওটা অমনি হবে আর রুহ আসার পরে যদি মারা যায় তাহলে তার জানাজা পড়তে হবে কিংবা যদি তাজা জন্মগ্রহণ করে মারা যায় সেটারও জানাজা পড়তে হবে বিধর্মীদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি যাবে কিন্তু তাদের জবাই খাবেন না এবং তাদের রান্নার মধ্যে তারা কি দিচ্ছে তা আমরা জানি না যদি পেশাব টেশাব দিয়ে থাকে নানান কিছু দিয়ে থাকে আমরা তো জানি না সন্দেহ আছে তাদের খাদ্যের মধ্যে সন্দেহ আছে কিন্তু হালকা মুড়ি মিষ্টি যেগুলো দোকানে বিক্রি করে সেগুলা না যায় না যদি আপনি নিশ্চিত থাকেন যেগুলো আমাদের কোনো খারাপ কিছু নাই তাহলে যায় আছে জবাই খাওয়া সম্পূর্ণরূপে হারাম মুশ্রেকদের জবাই পীর ধরা জায়েজ কি পীর ধরা না শরীয় ধরা কোরআন এবং হাদিস যে উস্তাদ আপনাকে বলে দেন তাকে উস্তাদ হিসাবে আপনি মানতে পারেন পীর মানে হলো ফার্সিতে পীরে মোগা সুরিশালায় যে মদ ই করে বন্টন করে ফার্সি ভাষায় বামায়ে সজ্জাদা রঙ্গেন কনগার পীরে মোগা গয়া প শব্দটা আরবিতে নাই প আছে আরবিতে আলে বা তা আসা জিম হা খা আছে কি বা আছে যেটা আরবিতেই নাই সেটা কোরআন দেশে থাকার তো প্রশ্নই নাই সেটা আবার ধরবেন কি পীর আবার কারা সব বাজে কথা আপনি ধরবেন কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের মধ্যে পীর নামক কিছু নাই পীর ধরা নামকও কিছু নাই ধরবেন কি কিতাব এবং সুন্নত তারাক্তফিক আমরাইন তামাশক এই দুইটা যতক্ষণ ধরে থাকবে গোমরা হবে না তামাশক মানে কি ধরা সে দুইটা কি কি সুন্নতি ও খোলাফায় রাশেদিন মাহাদিনী তোমরা আঁকড়ে ধরবে আমার সুন্নত এবং খোলাফায় রাশেদের সুন্নত এর মধ্যে পীর ধরার কিছু নেই ধরতে বলা হয়েছে কোরআন সুন্নত এবং খোলাফায় রাশেদিনের নীতি আর বাইরে কিছুই নেই পিসাব কোন নীতির উপর আছে এটা হলো আমাদের পরীক্ষার বিষয় উনি যদি ভুল পথে থাকে তাহলে তাকে বলতে হবে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন আপনি কোরআন হাদিস ধরুন সন্তান গর্বে থাকা অবস্থায় সহবাস করা যায় কি এবং তা কতদিন পর্যন্ত সীমাবদ্ধ যায় সেখানে এগালা বলা হয় হাদিসে ইহুদিরা এগালা করে না মুসলমানদের জন্য জায়েজ আছে কিন্তু ডাক্তার যদি বলে দেন গর্বের ক্ষতি হতে পারে মহিলার স্বাস্থ্যহানি হতে হতে পারে তাহলে আপনার সেটা ধৈর্য ধরতে হবে সন্তানের কোনো ক্ষতি করা যাবে না এবং ডাক্তারের পরামর্শ আপনার মেনে চলতে হবে কিন্তু ফতোয় না যায় নাই এটা আপনার মনে রাখতে হবে এটা কে বলা হয় এগালা হাদিসের ভাষায় ইউ ইউগিলুন হাদিস আছে ইহুদিদের ধারণা ছিল এইভাবে যদি কেউ মিলন করে তাহলে চোখ টেরা হয় ল্যাংরা হয় নানান কিছু ওগুলা কিচ্ছু না সন্তান যেটা গর্বে যাওয়ার প্রথমেই চলে গেছে পরবর্তী যা তাতে অন্য কারণে ক্ষতি হতে পারে গোপন অঙ্গ না থাকা অবস্থায় কোরবানি হয় কিভাবে যেমন খাসি বলদ আচ্ছা সার কোরবানি হয় কিভাবে দলিল কি হাদিসে আছে তাই হয় হাদিসে না থাকলে কি হবে না হবে না আল্লাহ নবী দুটাই কোরবানি করেছেন আল্লাহ নবী দুইটা দুম্বা কোরবানি দিয়েছেন খাসি করা মাউজু মানে কি খাসি আবার ফাহিল ফাহিল মানে পাঠা আল্লাহ নবী পাঠা দুম্বাও কোরবানি দিয়েছেন খাসিও দুম্বা কোরবানি দিয়েছেন দুইটাই হাদিসে রয়েছে কিন্তু এই খাসি মানে আবার ছাগল বলে চালাই দিবেন না কোন কোন লেখকের বইয়ের মধ্যে দেখতেছি খাসি খাসি খালি ছাগল ছাগল করতেছে আল্লাহ নবী জীবনেও ছাগল কোরবানি দেন নাই না না হ্যাঁ? দুম্বা বড় ভেড়া সিংওয়ালা আল্লাহ নবী কোন ছাগল কোরবানি দেন নাই অনেকেই খাসির ফজিলত বয়ান করতেছে খালি দেখতেছি গরু কোরবানি হয় না ভাগে হয় না নানান কথা তার মধ্যে খালি ছাগল ছাগল করতেছে যেহেতু বাংলাদেশে আমরা ছাগল দেখি মনে হয় যেন আল্লাহ নবী ছাগলই কোরবানি দিছে আল্লাহ নবী কোনোদিনও ছাগল কোরবানি দেন নাই আল্লাহ নবী দিচ্ছেন কি দুম্বা কোরবানি দিয়েছেন আচ্ছা কাজেই আল্লাহ নবী স্বয়ং পাঠাও দিয়েছেন খাসিও দিয়েছেন দুইটাই কি দুইটাই জায়েজ দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা কারো কাছ থেকে টাকা ধার নিলে তাকে যদি না পাওয়া যায় এবং টাকা পরিশোধ করার মতো মাধ্যম না থাকে তাহলে করণীয় কি দীর্ঘদিন আপনি তাকে তালাশ করবেন পত্রিকায় বিবৃতি দিবেন তারপরে যদি না পারেন জীবন শেষে আপনি তার পক্ষ থেকে দান করে দিবেন আল্লাহ খুঁজে পেলাম না তার টাকা তার পক্ষ থেকে দান করে দিলাম আল্লাহ তুমি তাকে সবটা দিয়ে দিন এটা হল শেষ ফর্মুলা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি জায়জ আছে কি জন্ম নিয়ন্ত্রণের কতগুলা দিক আছে একটা হলো ভাসেকটমি লাইগেশন এখন নার কেটে দেওয়া সম্পূর্ণরূপে হারাম কোন অঙ্গহানি করা যাবে না দুই খাদ্যের ভয় জন্ম নিয়ন্ত্রণ করা এটা সম্পূর্ণরূপে হারাম খাদ্যদাতা হলো আমি তোমরা তোমাদের সন্তান বিনষ্ট করো না খাদ্যের ভয়ে কেন খাদ্যদাতা কে আল্লাহ তৃতীয়ত স্বাস্থ্যগত কারণে কিংবা অন্য যে কোনো কারণে পালা পোষা করা আমরা আমার যা অবস্থা তাতে পালা পোষা করতে পারছি না দেখতে পারবো না তার নানান সমস্যা আছে এই কারণে আলেমেরা ফতোয়া দিয়েছেন যে ভাসেকটমি করা যাবে না লাইগেশন করা যাবে না স্থায়ীভাবে না কন্ডম জাতীয় কিংবা ট্যাবলেট জাতীয় যে অস্থায়ী নিয়ন্ত্রণ সেটা বেল কারা হাজায় বলেছেন ভালো কেউ বলেন নেই এই এটা মনে রাখবেন স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হয় এমত অবস্থা স্ত্রীর করণীয় কি এই সম্পর্কে ইসলাম কি বলেছে এটা কার কপালে কি আছে কেউ জানে না স্বামীও দুর্বল হতে পারে স্ত্রীও দুর্বল হতে পারে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরা সহ্য করা আল্লাহ হস্তে এটাই কর্তব্য যদি না হয় তালাক নেওয়া জায়েজ আছে সঙ্গত কারণে তালাক নিতে পারে এজন্যই তালাকের বিধান রয়েছে এজন্যই তালাকের বিধান উনি যদি মনে করেন এখান থেকে তালাক নিয়ে নেবেন তাহলে তার তালাক নেওয়ার অধিকার রয়েছে তবে মিথ্যা কথা বলা যাবে না কিভাবে নামাজে সিজদা না সাজদা সিজদা শব্দটা ভুল সাজদা সাজদা আল্লাহ বলে দিয়েছেন উমের তো আসজুদা আলা সব আতে আজম আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন সাত অঙ্গের উপর সাজদা করি সাত অঙ্গ বলতে কপাল এবং নাক মিলে এক অঙ্গ দুই হাত দুই অঙ্গ দুই হাঁটু দুই অঙ্গ আর দুই পায়ের যে আগার আঙ্গুলগুলো এই দুইটা হলো অঙ্গ দুই অঙ্গ সর্বমোট কত অঙ্গ হল সাত অঙ্গ এই সেজদা করলেন সেজদা করার সময় পিঠটা থাকবে সোজা দুই হাত থাকবে পরিষ্কার হাত এইভাবে বগলের সাথে চেপে ধরা যাবে না খোলা থাকবে পিঠ একদম সোজা থাকবে পা আঙ্গুলগুলা একেবারে এইভাবে খাড়া থাকবে আঙ্গুলের আগা কেবলা থেকে বাঁকা থাকবে দুই পা সংকুচিত থাকবে এই অবস্থায় আপনি সাজদা করবেন পুরুষও নারীও নারীরা একেবারে কুস্কি ধৈরা তারপরে সেজদা দেবে এটা জায়জ নয় নারীর সেজদাও যেরকম পুরুষের সেজদাও এরকম এইভাবে আপনার সেজদা দেবেন পিঠটা যেন একদম সোজা থাকে হাত যেন খোলা থাকে প্যাটের নিচ দিয়ে যেন একটা ছোট ছাগলের বাচ্চা বা ভেড়ার বাচ্চা যেতে পারে এইভাবে আপনি প্যাটের নিচটা খোলা রাখবেন আকার ধরলে সেরেক নিরাকারে শয়তান আকার ধরলে সিরেক নিরাকারে শয়তান মানে আল্লাহর কথা বলছেন নাকি আকার ধরলে কি বুঝাইল কি হ্যাঁ নিরাকারে শয়তান না আল্লাহ প্রসঙ্গ বলছে আকার ধরলে সেরেক নয় কি কারণে সেরেক হবে লাইসা কামিসলি সেই ওয়াসামিউল আসিফ বাবাসির আল্লাহর আকার আছে কিন্তু তার মতো কিছু নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন এটা সেরেক নয় সেটা কবে কি কারণে যদি বলি আল্লাহর হাত মানুষের হাতের মতো আল্লাহর পা মানুষের পায়ের মতো তাহলে সেটা কি হবে সেরেক হবে আল্লাহর মতো কেউ নাই অথচ আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে তার মতো কিছু নাই এখানে কোনো সেরেক নাই যদি বলে এনার মতো ওইটা ওনার মতো ওইটা তাহলে সেটা কি সেরেক যেরকম আপনার এই শরীয়ত বয়া তিনি যেই বলে গেছে যে নবী মোহাম্মদ স্বয়ং বলেছেন আমারে দেখলে আল্লাহরে দেখতে আল্লাহ যা আমিও তাই এটা হলো সেরেক নিরাকারে শয়তান নিরাকারে আল্লাহ নিরাকার নয় নিরাকারে শয়তান মানে হলো নিরাকার যে বলবে সে পাপাচার করছে এটা যেমন সত্য কথা আকার যদি বলি যে আল্লাহর আকার তার সৃষ্টিকুলের কারো আকারের মতো সেটা সেরেক দুইটাই ঠিক কিন্তু আল্লাহর মতো কিছু নাই এইটা যদি মেনে নেই তাহলে সেরেক হবে না আর যদি নিরাকার বলি তাহলে সেটা ঠিক হবে না সেটা হলো ভুল ভাগে কুরবানি দেওয়াটা যাই হোক আপনারা যাদের কষ্ট হচ্ছে তারা এখন চলে যান আপনারা ছুটি দূর দূরান্ত থেকে যারা এসেছেন ঠান্ডা লেগে গেছে আপনারা চলে যান যে কয়জন প্রশ্ন উত্তর শোনার জন্য থাকবেন ওই কয়জন থাকেন দোয়া সুন্দর দোয়া যাটা সেটা আর অন্য কেউ দোয়া করে আমার কোনো আপত্তি নেই ওয়ালাইকুম সালামতুল্লাহ ভাগে কোরবানির বিষয়টা হলো যেহেতু প্রশ্নোত্তর অনেক আয়ত হয়ে গেছে হ্যাঁ মহিলাদের নামাজে একামত নাই না একামত নাই দিলে না যায়জ না নিজেরা শুনতে নিজেরা শোনার মতো করে পড়তে পারে আর যদি জামাত হয় তাহলে মহিলা যেন শুনে ওইভাবে বলতে পারে কিন্তু উচ্চ স্বরে না ভাগের কথা বলেছেন ভাগে কোরবানির কথা প্রশ্ন করেছেন ভাগে কোরবানি কি মোবাইল হারাইছে কারো একজনের মোবাইল হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তাহলে এখানে জমা দিয়ে যাবেন মোবাইল কেউ পেয়ে থাকলে জমা দিয়ে যাবেন ভাগে কোরবানির ব্যাপারে প্রশ্ন করেছেন না আওয়াজ করবেন না নীরবে যাবেন ভাগে কোরবানি জাইজ আল্লাহ নবী বহু হাদিস দ্বারা প্রমাণিত যে ভাগে কোরবানি হয়েছে ওমরায় হয়েছে সফরেও হয়েছে এবং হাকেম মোস্তাদে হাকিম একটা হাদিস আছে হাসান নাজিল অনুবর্ণনা করেছেন যে নবী সাল্লাম আমাকে আমাদেরকে ঈদের দিনে ভালো কাপড় ভালো আতর ইত্যাদি মাখতে বলেছেন এবং উত্তম কাপড় পরিধান করতে বলেছেন এবং গরু বা উটে সাদ ভাগি হতে বলেছেন এটা হাকেমের মধ্যে হাদিসটা সরাসরি রয়েছে এবং হাকেম বলেছেন এর মধ্যে একজন রাবি আছে তার নাম হলে সাকবেন বুজুর্গ তিনি বলছেন লাউলা জাহালতে সাকবেন বুজুর্গ বুজুর্গ যদি সনদে না থাকতো আমি তাকে চিনি না সুতরাং হাদিস নামার কথা আছে কিন্তু আবি হাতেম বলেছেন যে আমি তাকে চিনি সুতরাং হাদিস হাসান সাত ভাগে কোরবানের হাদিস হাকেমে রয়েছে এবং হাদিস হাসান যারা বলতে চাচ্ছেন যে হাদিসটা সফরের সাথে খাস কোন হাদিস সফরের সাথে খাস হয় না সফরের সাথে কোন হাদিস খাস নয় আয়াতে নাজেল হয়েছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমি বলছিলাম যেটা সেটা হলো বহুত আয়াত সফরে নাজেল হয়েছে সেটা মুকুমের জন্য প্রযোজ্য কিনা আলিয়মা আকমন্ত লাকুম দিন আলাইকুম সফরে নাজেল হয়েছে এটা নাজেল হয়েছে এখন মদিনার জন্য দিন পরিপূর্ণ কিনা এখন যদি বলে সফরের খাস এটা মদিনায় চলবে না আয়া সফরে নাজেল হয়েছে এখন তায়াম্মম করতে পারবে কিনা পারবে এবং সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া টোটাল ফতোয়া ফতোয়া ও আন্না সুবা উল্লে ওয়াহিদ মিনহুম উদহিয়াতুল মুস্তাকিল্লা গরু বা উটের মধ্যে সাত ভাগে যে ভাগে হবে প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা কোরবানি হিসেবে গণ্য হবে একটা ছাগলে যা হবে গরুর সাত ভাগে একবার তাই হবে উটের সাত ভাগের একভাবে তাই হবে তারপরে আরেকটা কথা পৃথিবীর কেউ ইতিপূর্বে এই ফতোয়া দেন নেই যে গরু বা উটে ভাগে কোরবানি চলবে না আল্লাহ নবীর যুগে কেউ ফতোয়া দেন নাই সাহাবির যুগে কেউ ফতোয়া দেন নাই তাবে এদের যুগেও না তাবে তাবেদের যুগেও না চার ইমামের যুগেও না ছয় কেতাবের হাদিসের যুগেও নাই পৃথিবীর বুকে ইতিপূর্বে কেউ ফতোয়া দেননি যে ভাগে কোরবানি চলবে না এটা বাংলাদেশের একটা নতুন ফতোয়া যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি বড়ই দুঃসাহসে কাজ করেছেন আমি তার দুঃসাহসকে আমি তার দুঃসাহসকে গ্রহণ করছি না এত বড় দুঃসাহস আখেরি জমানায় এসে দেখানোর উচিত হয়নি এটা ঠিক করেননি কেননা পৃথিবীর বুকে যে ফতোয়া কেউ দিতে সাহস করেনি ভাগে চলবে না কি করে এই যুগে একজন বাংলাদেশের একজন সাধারণ আলে আমরা কোন মাপের আলেন কি জানি আমরা আমরা ভাগের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিচ্ছি নানান অজুহাত তোলে এটা কোনো ক্রমেই কোনো একেবারে বৈধ ফতোয়া নয় টোটাল হ্যাঁ বলুন উপরে সাত নিচে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত উঠে দশ জনে চলবে এই হাদিসে রয়েছে কোন সমস্যা নেই জোর বাজারেও কোন সমস্যা নাই সোজা কথা এক ভাগ একটা ছাগল একটা ভেড়ার সমতুল্য হাদিস দ্বারা প্রমাণিত এবং অতি উম্মতের ফটো দ্বারা প্রমাণিত একটার পরিষ্কার ভাবে আপনারা ভাগে কোরবানি দেবেন কোন সমস্যা নাই বেনামাজি লোক কবর খুঁড়তে পারবে কি না বেনামাজি লোক কবর খুঁড়তে যাবেন না এমনকি লাশ যখন নামাবেন তখন নিকট আত্মীয় যারা নামাজে তারা নামাবেন এত বড় একটা কাজের মধ্যে বেহানামাজি কেন নামানো তো কাফের সোজা কথা বেহানামাজি মুসলিম না ও কবর নামবে কেন মুসলমানের গোরস্থানে কবর খুঁজতে নামবে কেন আপনারা দিনদার পরেজগার মানুষ আছেন যারা তারাই কবর খুঁজবেন আকিকার সময় সীমা ছেলে মেয়ের বিয়ের পরেও কি করা যায় আল্লাহ গোলাম নেবে আকিকাতেহি যতক্ষণ পর্যন্ত আকিকা দেওয়া না হবে সন্তান ঝুলন্ত থাকবে সাত দিনে শূন্য যদি দিতে না পারেন মৃত্যু পর্যন্ত আপনি অপেক্ষা করে যখন সমর্থ হবে তখনই দিয়ে দেবেন কেউ কেউ অবশ্য ফতোয়া দিয়েছেন সাত দিন চলে গেলে এমনি মাফ হয়ে যাবে কথাটা ঠিক নয় আপনি একটা ঋণ করলেন এক হাজার টাকা বললেন এক মাসের মধ্যে আমি শোধ করে দেব এক মাসের মধ্যে শোধ করতে পারলেন না ঋণ একাই মাফ হবে কিনা কখনো না আকিকা তো আল্লাহর কাছে ঋণ মোর তাহান রেহান থেকে গেল সাত দিনে দেওয়া শূন্য দিতে পারলেন না জীবনে যখন আপনি সমত তখনই দিবেন বাবা মারা গেল বাপের বাক্য থেকে সন্তানেও তার ঋণ শোধ করে দিতে পারে নিজের থেকে এটা সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া তাই ছেলে মেয়ের একই কথাই ছেলের দুইটা মেয়ের একটা না অন্যদিকে যাওয়ার কি নামাজ হবে হ্যাঁ নামাজের সময় অন্যদিকে মন চাইতেই পারে পড়বেন বাম দিকে থুতু দিবেন হাদিসই আছে অসস আসতেই পারে সালাতের কোনো ক্ষতি হবে না আপনি আউজুবিল্লা বলবেন নিচের দিকে একটু থুতু করে বাম দিকে থুতু দিয়ে দিবেন নামাজ বাতিল হবে না অজু করার পরে অনিচ্ছায় ভিন পুরুষের সামনে পড়ে গেলে কি অজু ভেঙ্গে যায় এবং মাথার ওনা পড়ে গেলে কি অজু ভেঙ্গে যায় না কিচ্ছু অজু ভাঙ্গে না অজু ভাঙ্গে পেশাবে অজু ভাঙ্গে পায়খানায় অজু ভাঙ্গে এই আপনার অন্য কিছু পদার্থ বের হলে যেগুলা যেগুলা অজু ভাঙ্গে কিন্তু উটের গোস্ত খেলে অজু ভাঙ্গে ইত্যাদিতে কয়েকটা কারণে অজু ভাঙ্গে মাথার উর না পরে গেলে অজু ভাঙ্গে না কাপড় সুবের খুলে যে উলঙ্গ হয়ে যায় কেউ তাতে অজু ভাঙবে না অজু ভাঙ্গার মধ্যে এটা কিছুই না এটার সাথে মাথার কাপড় পরে গেল না ভিন পুরুষ সামনে পড়লো না কোনো কিছুতে অজু ভাঙ্গে না অজু ভাঙ্গে যা পেশাব এবং পায়খানা রাস্তায় কিছু বের হলে এবং উটের গোস্ত খেলে হ্যাঁ? ওজু ভাঙ্গের সাথে গেলে কোনো সম্পর্ক নাই না না না